এই জড়জগতে যে সমস্ত শব্দগুলো আপনারা আকসার সবসময় শুনে থাকেন জড়জগতের যেসব শব্দ এগুলোকে বলা হয় শব্দ সামান্য এগুলো বলা হয় শব্দ সামান্য আর অপ্রাকৃত গুরু বৈষ্ণবের শ্রীমুখে শাস্ত্রীয় যে বচনগুলো আপনারা শোনেন সেটাকে বলে শব্দ শব্দব্রহ্ম বোঝা গেল জড়জগতের যে শব্দগুলো বাজারে হাটে সবসময় চলছে এগুলোকে বলা হয় হচ্ছে শব্দ সামান্য জড় শব্দ আর যেসব শব্দগুলো অপ্রাকৃত গুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে শাস্ত্রীয় বাণী আপনারা শোভন করেন সেটাকে বলা হয় অপ্রাকৃত শব্দব্রহ্ম এই অপ্রাকৃত শব্দব্রহ্ম সব জায়গায় পাওয়া যায় না এগুলো কদাচিৎ কাউর অত্যন্ত কপাল ভালো থাকলে কদাচিৎ কখনো এই শব্দব্রহ্ম শোনবার একটা সুবর্ণ সুযোগ উপস্থিত হতে পারে যেখানে অকর্তব্য সত্য কথা কীর্তন হচ্ছে গৌরীয় মাঠে সেসব কথা এগুলো আপনার শ্রীকর্ণে আসতে পারে কিন্তু সবসময় হয় না এ সুযোগ সবসময় আসে না জড়জগতের শব্দ সামান্য দ্বারা অনুশীলন করতে করতে আপনার নরক প্রাপ্তি হবে এর দ্বারা কোনো রকম সুবিধা হবে না আর অপ্রাকৃত শব্দব্রহ্মের অনুশীলনের যদি সুযোগ পান সেই শব্দ শ্রবণ করতে করতে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন ইত্যাদি যা কিছু আছে সব স্মরণ বিশেষ করে শ্রবণ যদি কীর্তন না হয় কীর্তন হলে পরে শ্রবণের অপেক্ষা থাকে কীর্তন যদি না হয় তাহলে শ্রবণ কোথা থেকে হবে কাউর অপ্রাকৃত শব্দব্রহ্ম শ্রবণের যে ইচ্ছা সেটা পূর্ণ হতে পারে যদি কোথায় এই অপ্রাকৃত শব্দব্রহ্ম কীর্তন হয় তাহলে কীর্তন হলে পরে তাহলে শ্রবণের অপেক্ষা থাকে কীর্তন হলে পরে তবে কেউ শ্রবণ করবার সুযোগ পায় আর শ্রবণ হলে পরে তবে তার এই বাস্তব শ্রবণের মাধ্যমে হৃদয়তে যা শ্রবণ করলো সেটা অনুভব হয় সেটা সে সেটা সে অনুভব হয় সেটাকে বলে স্মরণ শ্রবণ কীর্তন স্মরণ এই যে এগুলো সব একই লাইনে রয়েছে কাউর কীর্তন হলো কীর্তন হওয়ার পর শ্রবণ হলো অথচ স্মরণ হলো না এটা হতেই পারে না অ্যাবজার্ড সেই জন্য অপ্রাকৃত রাজ্যের এই শব্দ ব্রহ্ম যেখানে অনুশীলন হবে সেখানে সমস্ত কাজ ফেলে দিয়ে এই অপ্রাকৃত রাজ্যের শব্দ ব্রহ্ম শ্রবণ করবার জন্য আগ্রহ প্রকাশ করতে হবে যদি অপ্রাকৃত শব্দব্রহ্ম না শ্রবণ করা যায় তাহলে লাভ হবে না কিছু তাতে বদ্ধদশা প্রাপ্ত হবে মঙ্গল হবে না হরিভজন করতে এসে যদি অপ্রাকৃত শব্দের অনুশীলন নাই হলো হরিনাম করতে গিয়ে এ সম্বন্ধে আমি কিছু সামান্য যুক্তি দেবো কেন আমাকে প্রথমেই বৈষ্ণবগণ শাসন করেছেন বলেছেন এখানে বৃন্দাবনের মতো যেসব সিদ্ধান্ত কঠোর আলোচনা করবেন না এখানে সব কিছু সরল লোক আছেন যারা এইসব সব সিদ্ধান্ত অনুভব করতে পারবে না আপনি একটু সোজাভাবে বলবেন যাতে এরা কিছু অনুভব করতে পারে সেই জন্য সেখানে কিছু সামান্য কথাই আমি আলোচনা করছি এর ওপরের কথা আলোচনা করলে কারোর যদি অনুভব না হয় তাহলে সে আকর্ষণ লাভ করবে না সেরকম যদিও অপ্রাকৃত শব্দ শুনলে পরেও মঙ্গল যতটা শ্রবণ করলো তাতেও তার মঙ্গল লাভ হবে সেখানে বলতে গিয়ে বলা হচ্ছে যে যেমন জড়জগতের শব্দগুলো উচ্চারণ করা হয় সেই জড়জগতের শব্দগুলোর সঙ্গে ভালো করে শ্রবণ করতে হবে জড়জগতের যত শব্দগুলো আপনি শ্রবণ করেছেন সেগুলোর পরিচয় আপনার কি করে হলো বলে আমি যখন ছোট ছিলাম বাচ্চা শিশু তখন আমি যখন মা আমি কোলে ছিলাম তখন কোনো একজন এসে যদি এরম করতো তাহলে কি করতো বাচ্চাটা এরম তাকায় কোথা থেকে শব্দটা এসছে কোথা থেকে শব্দটা এসছে বাচ্চা কোনো কিছু বুঝতে পারে না কিন্তু সবচেয়ে আগে তার ইন্দ্রিয়তা কনসিয়াস হয় মানে সচেতন হয় যে কোনো জীব যখন জন্মগ্রহণ করে বিশেষ করে মানুষ জন্মগ্রহণ করার পর তার শ্রবণ ইন্দ্রিয়ের অ্যাকশনটা প্রথমে খোলে সেই জন্য যত বাচ্চা হোক ছোট হোক তা যদি শব্দ করা হয় শব্দটা কোথা থেকে আসছে সে দেখবার চেষ্টা করে এমনকি চৈতন্য মাপু সাক্ষাৎ ভগবান তাকেও এই গোপিকাগণ ওরাও গোপী আমাদের নবদ্বীপের গোপিকাগণ এরম হাততালি দিয়ে বলে ও গৌর হরি ভাই বলতেন গৌর হরি ভাই থাকাতেন আর কান্নাটা বন্ধ করতেন প্রথমে কান্না আরম্ভ করলেন চৈতন্য ভাগবতে রয়েছে প্রথমে চিৎকার করতে আরম্ভ করে কান্না যেই ওই গোপিকাগণ এসে সামনে গৌর হরি গৌর হরি এরম বলতেন তখন কান্না বন্ধ এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাবের সঙ্গে সঙ্গে এই জগতে এই শব্দব্রহ্মের সংকীর্তন শব্দের অনুশীলন সৃষ্টি করেছিলেন জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কেউ এই কথাটা মানে বুঝতে পারল না ভগবান আবির্ভাবের সঙ্গে সঙ্গে এটা করেছিলেন এই যে কীর্তন হরিকীর্তন হরিকথা এটা নিয়ে আবির্ভাব হয়েছেন এই জন্য শিশু বয়সেও একটা অন্যরকম কায়দায় করেছিলেন তারপর বড় হয়ে তো সে তো করলেনি সেখানে বলা হচ্ছে প্রথম আমার আপনাদের কাছে আমার প্রশ্ন যেই সব শব্দগুলো আপনারা উচ্চারণ করেন যেসব কথাগুলো আপনারা বলেন সেগুলো আপনারা কোথা থেকে শিখলেন বলে আমি যখন বাচ্চা ছিলাম তখন আস্তে বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হয়েছি তখন আমাকে শেখানো হয়েছে বাপ বাপ বাপ বা দা দা দা এটা কি এইসব বস্তুগুলো বিশেষ করে যারা কিন্ডার গার্ডেনে পড়াশোনা করেন ছোট্ট ছোট্ট বাচ্চা তাদেরকে এইসব যারা স্কুলে নিয়ে যাওয়া হয় কিন্ডার গার্ডেন স্কুলে সেগুলোকে শব্দের সঙ্গে বস্তুর পরিচয় করানো হয় যেসব ম্যাম ম্যাম ম্যাডামগুলো আছেন তারা বাচ্চাকে কোলে নিয়ে লজেন দেন বিস্কুট দেন বিভিন্ন রকম যারা তা ভালোবাসে আর এই সব বস্তুগুলোর সঙ্গে পরিচয় করান এটা গাছ এটা কি গাছ কি গাছ এরমভাবে তার পরিচয় এটা আম আমরা ছোটবেলায় পড়েছি আয়ে আমটি খাবো পেরে হ্যাঁ এইসবগুলো পড়েছি ছোটোবেলায় এগুলো বস্তুর সঙ্গে এই যে শব্দটা উচ্চারণ করছে তার পরিচয় বিভাগ এটা বিদ্যাসাগর থেকে আরম্ভ করে এইসব যে পরবর্তীকালে আমরা তার পেয়েছি এগুলো এগুলো আগে থেকেই ছিল বিদ্যাসাগর বিশেষ করে এগুলো প্রবর্তন করেছেন তিনি বিদ্যাসাগর হতে পারেন কিন্তু ভবসাগর পার হতে পারেছেন না তিনি বিদ্যার সাগর উপাধি পেয়েছেন কিন্তু ভবসাগর পার হতে পারছেন না ওই বিদ্যার দ্বারা ভবসাগর পার হওয়া যাবে না কিন্তু টাইটেল পেয়ে গেছেন বিদ্যাসাগর আমরা তাকে অপমান করছি না কেন আমাকেও পড়তে হয়েছে কিন্তু ভবসাগর পার হওয়া যায়নি ওর দ্বারা পার হওয়া যায় না অপ্রাকৃত রাজ্যের যেতে গেলে যে শব্দের অনুশীলন করতে হয় সেগুলো তিনি করেন নাই বিদ্যা লাভ করেছেন এখানে প্রশ্ন হল বস্তুর সঙ্গে শব্দগুলোর পরিচয়ের মাধ্যমে আপনি যে শব্দগুলো শিখেছেন তারপর আস্তে আস্তে আপনি এডুকেশন করেছেন সেটাই ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে সুন্দর বলেছেন সেখানে এখন পাঠ পড়ি অহরহ বালক হইয়া বালক সনে খেলিনু বালক সন তারপরে আবার বিদ্যার জন্য বিদ্যা লাভের জন্য ছোট ছোট বালকের সব সঙ্গে এবার বিদ্যার গৌরব লাভ করার জন্য এবার আরম্ভ হলো বিদ্যা পাঠ পড়ি অহরহ তারপর আস্তে আস্তে কমে কৈশোর অবস্থা হলো খেলাধুলা আরম্ভ হলো তারপর আস্তে আস্তে যৌবন তারপর যৌবনে এবার তার আকর্ষণ হচ্ছে বিভিন্ন বস্তুর সংসারের পতন করলো সংসারের কথা বলতে গিয়ে আমি অনেক কথা পরে আলোচনা করব তাহলে আপনাদের হৃদয়তে একটি অনুভব হবে অবশ্যই হবে সেখানে দেখা যায় তারপরে আস্তে আস্তে সংসার করার পর সংই সার সং সার এখানে সংই সার তারপর আস্তে আস্তে মৃত্যুর করে ডরে পড়লে এই আমাদের জীবনের এই আমাদের জীবনের একটা পিকচার আমাদের ছবি দেখা যাচ্ছে এখন প্রশ্ন হলো এই যে হায়ার এডুকেশন করতে করতে আপনি যেসব শব্দগুলো শিখেছেন যারা লোয়ার এডুকেশন করে তারা অত শব্দ জানে না যাই হোক আমার বলার বক্তব্য হলো জড়জগতের যত শব্দগুলো আছে সেইগুলোর সঙ্গে আপনাদের বস্তুর যে পরিচয়গুলো হয়েছে সেই সেই বস্তুগুলো সেই সেই শব্দ সেই সেই বস্তুগুলোকে নির্ণয় করে এটাকে বলে আম এটাকে বলে আম কিন্তু আমটা যদি কেউ খেয়ে ফেলে বা এখানে যদি আম বলে বস্তুটা না থাকে তাহলে আমটা উচ্চারণ করলো করার সঙ্গে সঙ্গে আপনার মাথায় আসবে যেহেতু আপনি আম কিরকম আপনি জানেন ছোটবেলা থেকে শিখেছেন মিষ্টি খেতে এরকম দেখতে এরকম খেতে সব জেনে গেছেন সেই ন কেউ যদি বলে এই একটু আম আনবি বাজার থেকে হ্যাঁ বেশি করে আম আনবি মালদার ফজলি আম সঙ্গে সঙ্গে আপনার মাথায় ঢুকে গেল কেন পরিচয় হয়ে গেছে আগে থেকে পরিচয় হওয়ার জন্য আপনার মাথায় ওই আমের যে আকার আকৃতি তার যে রূপগুণের একটা পরিস্ফুটন ঘটল আপনি সেই হিসাবে বাজারের থলি নিয়ে বাজারে গেলেন এবং আপনি খুঁজে বেড়াচ্ছেন কোথায় মালদার আম আছে এইভাবে দেখা যায় সমস্ত আমি একটা উদাহরণ দিলাম প্রত্যেকটা শব্দ শব্দ এবং বস্তুর সঙ্গে এই যে পরিচয়গুলো হয়েছে এটা আমার মা এটা আমার মা এই মার সঙ্গে এর যে আকার আকৃতি আছে এর পরিচয় এটাই আমার মা অন্য কাউ যদি মা থাকে সেটা আমার মা বলা যাচ্ছে না এটা পরিচয় হয়ে গেছে এইভাবে দেখা যায় জড়জগতে যত শব্দগুলো আছে সেই সেই বস্তুগুলোকে নির্ণয় করে দিয়ে তার আর কোনো বাহাদুরি নেই ছুটি নিয়ে নেয় বোঝা গেল ও নির্ণয় করে দিয়ে এত শিখে এসছে এমনকি আমরা যদি উড়িয়া ভাষায় এবার বলতে যাই আমি বাংলা ভাষায় বলি আমাকে দুধ দাও কিন্তু উড়িয়া ভাষায় যদি দুধ বলতে যাই তোরা আমাকে জুতো নিয়ে তাড়া করবে ওদের উড়িয়া ভাষায় দুধের কথা আলাদা তার মানেটা উল্টো হয়ে যায় গালাগালোটা ভয়ঙ্কর ব্যাপার আসামে এরকম হয়েছে একটা একটি ভিক্ষা করতে গেছে বাঙালি আসামে কোর ঘরে ঘরে ভিক্ষা করতে গিয়ে এমন একটা কথা বলেছে সেটা কোনো খারাপ কথা না কিন্তু আসামি ভাষা ওটা গালাগাল সঙ্গে সঙ্গে তাকে কাঠারি নিয়ে তারা করেছে তোকে ভিক্ষা দেবো আয় তুই তো বাঁচিয়ে তা পালিয়ে পথ পায় না এই যে ঘটনাগুলো তাহলে আমার বলার বক্তব্য হলো এই আসামে যেসব শব্দগুলো পরিচয় বস্তুর সঙ্গে হয়েছে আবার সেই সেই বস্তুগুলো এখানে চলে না তাহলে এই যে শব্দগুলো ইউজ হয় তার ইউটিলিটি উপযোগিতা কতদূর পর্যন্ত এবার আপনারাই বলুন যে যে শব্দগুলো আপনি শিখেছেন আপনার ভাষাতে চলছে আবার ম্যাড্রাসে গিয়ে এই কথাটা বলুন তার কোনো বুঝতে পারবে না তে আবার তার মালায়ালাম ভাষা তামিল ভাষায় বলবে আপনি বলবে এবার কি বলছে বস্তুর সঙ্গে পরিচয় নাই সেই জন্য যে যে ভাষাগুলো উৎপত্তি হয়েছে যদিও আমাদের ব্যাকরণ শাস্ত্রে প্রথমেই আমাদের পড়তে হয় প্রথমেই আমাদের জীবগোস্বামীপাদ লিখেছেন নারায়ণে উদ্ভূত বর্ণক্রম যে অ আ ক খ সংস্কৃত বাংলায় যেগুলো আছে এগুলো সব নারায়ণ থেকে এসছেন ভগবান থেকে তার এক একটা শব্দের উচ্চারণ কণ্ঠোষ্ট কোনোটা তালু হ্যাঁ কোন কোন জায়গা থেকে শব্দগুলো উৎপত্তি হয়েছে সেই অনুপাতে শব্দগুলোর ক্যাটিগোরাইজ ক্যাটিগোরাইজ করা হয়েছে এটা বর্গ করা হয়েছে সব এটা এটা হ্যাঁ, বিভিন্ন রকম বর্গের শেষ ক বর্গ ট বর্গ বিভিন্ন রকম বর্গ করা হয়েছে সেই রকম দেখা যায় যে সব বস্তুগুলোর সঙ্গে আপনাদের পরিচয় হয়েছে শব্দের মাধ্যমে সেইগুলোর বাস্তবিক কোনো ইউটিলিটি নাই কেন যতদিন বেঁচে আছেন শব্দগুলো উচ্চারণ করবেন পাশের লোক হয়তো বুঝতে পারলো সে অনুপাতে কাজ করলো যে কোনো আপনারা ভাব বিনিময় করেন তার একটা মানে আছে সেইগুলোর বস্তুগুলোকে নির্ণয় করে সেটা সূক্ষ্ম সেটা অনেক সময় সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু হতে পারে স্থূল বস্তু হতে পারে আমার কথাটার মানে সবাই বুঝতে পারবে না যেমন ধরুন আমার শাশুড়ি আমাকে ভালোবাসে না এই ভালোবাসাটা এটা তার কোনো বস্তুরূপে দেখতে পাচ্ছেন না তখন আমাকে বললেন আপনি তো বললেন বস্তুর সঙ্গে পরিচয় হয়েছে আমি বলছি এই ভালোবাসাটা এটার অ্যাকশন ক্রিয়াটা আপনি জানেন সেই জন্য এর যে পরিচয়টা ওইটার মাধ্যমে আপনার পরিচয় হয়েছে সেই জন্য ভালোবাসাটা জড়জগতের হিসাবে কি কাকে বলে এটার অনুভব আছে অর্থাৎ আমি বসতে চাইছি জড়জগতের যে জড়বস্তু যে স্থূল বস্তু এবং সূক্ষ্ম বস্তু এই সমস্ত বস্তু থেকে যতক্ষণ আপনি রেহাই না পাবেন ততক্ষণ আপনার গলা টিপে মারবে কে মায়াদেবী বোঝা গেল কি বললাম এইটার ব্যাখ্যা করতে গিয়ে আমি এডুকেটেড বড় বড় এডুকেটেড সমাজে এই আলোচনাগুলো করতে হয় সেখানে বলি তুমি তোমার জীবনে তোমরা তোমাদের জীবনে যেসব ভাবনাগুলো করছো যেসব চিন্তাগুলো করছো সেগুলো বস্তু সংক্রান্ত বলে মহারাজ আমি তো চোখ বুঝে রয়েছি আমি চোখ বুঝে রয়েছি ঠিকই কথা কিন্তু সত্যি কথা বলো চোখ বুঝে থাকার ফলে তোমার মনের ভেতরে যে যে বস্তু যেসব সমাজ এসব ঘর বাড়ি তোমার ভালোবাসার জন যা যা কিছু আছে সেগুলো তোমার হৃদয়ে আসছে কিনা বলে হ্যাঁ আসছে কেন হচ্ছে চোখ বুঝেছে কিন্তু বস্তুগুলোর সঙ্গে তো তার সম্বন্ধ কাটেনি এই চোখ বুঝে ঘরে ঘরের চিন্তা করছে ঘরেতে কালকে যাতা বলেছিল তার বউ বৌদি সেটা মনে পড়ে গেল আবার চোখ বুঝে বাজারে চলে গেল রেগুলেটেড মার্কেটের রেগুলেশন উপেক্ষা করে অন্য জায়গায় চলে গেল এইরকমভাবে দেখা যায় বিভিন্ন রকমভাবে জড়জগতের যে ব্যক্তিগুলো যে শব্দের অনুশীলন করে তার মধ্যে কোনো ভিত্তি নাই সেটাকে বোঝাতে গিয়ে আমাকে বলতে হয় এই যে আকাশটা দেখো বলে আকাশে কি দেখব বলে আকাশের দিকে তাকাও সেখানে কত গ্রহ তারা নক্ষত্র রয়েছে আছে না বলে হ্যাঁ আছে তারা কোথায় রয়েছে বলে কোথায় রয়েছে কে জানে কোনো তো অবলম্বন নাই আমি এই কথাটা শোনার জন্যই তোমাকে এই প্রশ্ন করলাম বড় বড় সমস্ত দার্শনিক বৃন্দ দার্শনিক ক্যান্ট দার্শনিক ক্যান্ট জার্মান যিনি দার্শনিক তিনি তারপরে সক্রেটিস বিভিন্ন ধরনের বিদেশের যারা দার্শনিক আছেন তারা এই আকাশের দিকে চাকিয়ে এমনকি বৈজ্ঞানিক আইনস্টাইন নিউটন তারা আকাশের দিকে থেকে অবাক হয়ে যেত আমি একটা কোথাকার পোকা এই অনন্ত আকাশ কোথায় যাব এইগুলো কি সেটা বলতে গিয়ে বলা হচ্ছে আমার বলার বক্তব্য হলো এই তুমি যে আকাশের দিকে থাকাচ্ছ এবং ইটসেলফ এই যে পৃথিবীটা যেটার মধ্যে তুমি আছো বলে দাবি করছো এই পৃথিবীটাকেও তুমি যদি মঙ্গল গ্রহ বা চন্দ্রগ্রহ গেয়ে চন্দ্রগ্রহে চলে যাও বা মঙ্গল গ্রহে চলে যাও সেখান থেকে যদি পৃথিবীটাকে দেখো চন্দ্রগ্রহে চলে যা কি দেখবে বলে অন্য একটা উপগ্রহ যেরকম থাকে ওরম দেখবে আবার এটা কী রে বাবা বলে এটা পৃথিবী আচ্ছা এই পৃথিবী থেকে চলে এসছে মঙ্গল গ্রহে আবার পাঠানো হয়েছে লোক চন্দ্রগ্রহ মঙ্গল গ্রহ ওখানে এখান থেকে চাঁদটাকে দেখতে পাচ্ছেন আবার চাঁদে গেলে পরে পৃথিবীটাকে দেখতে পাবেন তাহলে সব কিছুই দেখতে পাবেন একটা কোনো সাপোর্ট নাই উইদাউট সাপোর্ট সাসপেন্ডেড যেমন বৈজ্ঞানিকরা দেখে বায়োলজিক্যাল সায়েন্সে বিচার করলে যে জলটা আপনি আমাকে দেন জলের মধ্যে ভালো করে পরীক্ষা করলে দেখা যায় অনেক সাসপেনশন অনেক কিছু ঝুলছে জলের মধ্যে ভাসছে খালি চোখে দেখা যায় না এমনকি যদি কেউ বলে এটা ফিল্টার জল ফিল্টার জল হলেও তার মধ্যেও কিছু সাসপেনশন থাকবে ওয়াটার সাসপে ওয়াটার সাসপেনশন সেগুলো থাকে এইগুলো জলের মধ্যে যেমন ভাসছে ঠিক সেরকম বাতাসে যেমন ধুলিকণা ভাসছে সেরকম এই যে ব্রহ্মাণ্ডে দেখতে পাচ্ছ এই আকাশে এই গ্রহ তারা নক্ষত্র এরাও ভাসছে ঠিক যেমন এই স্পেস এই স্পেস যেটাকে বলা আকাশ বলা হয় স্পেস এই স্পেসটার সঙ্গে তুলনা করে যে মাইন্ড জড়ো মনটা বোঝা গেল ভালো করে শোনবার চেষ্টা কর এই যে জড়ো মনটা আছে যে জড় মনেতে আমি এটা বিভাগ করে বলবো মন বুদ্ধি চিত্ত অহংকার আপনার যে সূক্ষ্ম অন্তঃকরণ আছে এর যে অ্যাক্টিভিটিস এর যে ক্রিয়াকর্মের যে বৈশিষ্ট্য এগুলো আমি আগেও বলেছি তথাপি এখনও একটু বলে দেবো যাতে আপনারা উপলব্ধি করতে পারেন অর্থাৎ আমার বলার বক্তব্য বলে এই এই যে আপনার মনের মধ্যে যে বিষয়গুলো ঝুলছে মনের মধ্যে বিষয় ঝুলছে জড়জগতে দেখা যাচ্ছে না মনে আপনার বিষয় যে চোখ বুঝছেন সব ঘর বাড়ি সব দেখতে পাচ্ছেন কিন্তু বাইরে বস্তুটা নাই কিন্তু বস্তুটাই আছে সূক্ষ্মরূপে বোঝা গেল যে মনের মধ্যে আপনার বিষয়গুলো আছে তার মেটেরিয়ালি জড়ো উপস্থিতি নাই কিন্তু মনের মধ্যে সেই বিষয়গুলো ঝুলছে মনটা ফ্রি হয়নি এই জড়জগতে আকাশটাকে যেমন দেখেন আকাশে যেমন বিভিন্ন গ্রহ তারা নক্ষত্র যেটা সাসপেনশন ঝুলছে কোনো সাপোর্ট নাই ঠিক সেরকম আপনার ভেতরে যে মনটা আছে সেই মনটাকে চোখে দেখা যায় না এই মনের মধ্যে যত ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করেছে যত আপনার ভালোবাসার বস্তু আছে ছেলে মেয়ে প্রেমিক প্রেমিকা এই সব কনসেপশনগুলো গ্রহ এই সব বস্তুগুলো জড়জগতের সবগুলো কি হয় আপনার মনের মধ্যে সাসপেনশন অর্থাৎ ঝুলতে থাকে এই মনগুলোকে যতক্ষণ আপনার পিউরিফাই না করতে পারবেন ততক্ষণ কোনো মতে ভাবতে পারবেন না এই অপ্রাকৃত রজ্জের যে ভাগবত কথা রসিকা হ্যাঁ ভবি ভাবুকা এইগুলো আপনারা পারবেন আমাকে তো বাধ্য হয়েছি বৈষ্ণব আজ্ঞায় কোনোদিন আমি এখানে আসিনি আর জীবনে আর আসবো কিনা তাও জানি না প্রথমবার এসছি মহারাজ অত্যন্ত আমার প্রিয় প্রাপ্ত যাই হোক যে কথাটা বলতে গিয়ে এটা বলা হয়েছে মনটাকে যতক্ষণ পর্যন্ত আপনি বিশুদ্ধ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভজন রাজ্যের কাঁচকলা কাঁচকলা বলে দেয়া গেল যতক্ষণ মনটাকে বিশুদ্ধ না করতে পারবেন কি করে বিশুদ্ধ করব বিশুদ্ধ করার প্রসিডিও চৈতন্য মহাপ্রু বলে দিয়েছেন আপনার কি কানে যায়নি এই কথাগুলো চেত দর্পণমার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরূপচন্দিকা বিতরণম বিদ্যাবধুরিজীবনম আনন্দান্বুদিবর্ধনম প্রতিপদম পূর্ণামিত্বা স্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম চৈতন্য মহাপ্রু সব বলার পর বলছেন কি পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এটি আমাদের গৌরী মঠের স্লোগান গৌরী মঠে অন্য কোনো স্লোগান নাই পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম আমরা কৃষ্ণ কীর্তন বলছি না আমরা বলছি পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রী মানে রাধারানী তার সঙ্গে যে আমার গোলক যে ভগবান রয়েছেন শ্যামসুন্দর রাধা গোবিন্দ রাধারানীকে নিয়ে তিনি যে যেসব বিলাসগুলো করেছেন পরিকর বৈশিষ্ট্য নিয়ে সবগুলোই আমার কীর্তনের বিষয় হোক আমার চর্চার বিষয় হোক অপ্রাকৃত জগতের এই কথাটাই আপনাকে অনুভব করতে হবে এই যে সংকীর্তন এরও পরিভাষায় বলছেন সম্যক রূপে যে কীর্তন করা হয় আবার যুবগোস্বামী বলছেন বহুবীর মিল বহুবীর মিলিত্বা যত যত কীর্তনম যে সবাই মিলি মিলিতভাবে যখন একসঙ্গে কীর্তন করা হয় এটাকে সংকীর্তন বলা হয় আবার এর আরেকটা ব্যাখ্যা হলো সম্যক রূপে কীর্তন অর্থাৎ ভগবানের কীর্তন যদি আমি করি ভগবানের কি কীর্তন করছি ভগবানের নাম কীর্তন করছি রূপ কীর্তন করছি গুণ কীর্তন করছি লীলা কীর্তন করছি বৈশিষ্ট্য কীর্তন করছি ইন টোটাল সমস্ত কিছু ভগবানের যা কিছু আছে তার পরিকর বৈশিষ্ট্য ভগবানের লীলা ধাম নাম পরিকর বৈশিষ্ট্য টোটাল অ্যাজ এ হোল সব নিয়ে যখন আমি কীর্তনের পরিস্ফুটন ঘটাতে পারি তখন সেইটাকে চৈতন্য মহাপ্রভু বলছেন ওইটাই সংকীর্তন যেটার দ্বারা চৈতন্য মহাপ্রভু অর্থাৎ খ্রেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আনন্দে আটখানা হয়ে যান যে সংকীর্তন শোনার জন্য ভগবান নিজে ছুটে আসেন যেখানে এই বিচারটা বলতে গিয়েই শাস্ত্রীয় বিচারে বলা হয়েছে পদ্মপুরাণে আদি মদভক্ত যত্ত গায়ন্ত্রী তত্ত্ব তৃষ্টামী নারদ ইত্যাদি কথা এইখানে বলা হয়েছে যেখানে ছুচর কীর্তন হচ্ছে সেখানে ভগবান উপস্থিত থাকবে না যেখানে বাস্তবিক কীর্তন হচ্ছে ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়র তোষণ এই জন্য তুমি সংকীর্তন করছো আমাদের সংকীর্তন কি জন্য না গুরু বৈষ্ণবের আনুগত্যে আমরা ভগবানের যে অপ্রাকৃত ইন্দ্রিয় আছে সমস্ত ইন্দ্রিয়কে স্যাটিসফ্যাকশান সন্তুষ্টি করার জন্য আমাদের সংকীর্তন সংকীর্তন এমন একটা জিনিস যার দ্বারা চৌষট্টি প্রকার ভজনঙ্গের সমস্তটাই সম্পর্ক অবশ্য চৌষট্টির মধ্যে এটা একটা সমস্ত ভজনঙ্গে যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সংকীর্তনের মাধ্যমে ইটসেলফ পরিপূর্ণতা লাভ করে সেই জন্য শুক্রাচার্য যখন যোগ্য ভঙ্গ হয়েছিল যখন যোগ্য ভঙ্গ হলো বলি মহারাজের যোগ্যস্থলে সেখানে শুক্রাচার্যকে ভগবান বললেন ভগবান বললেন এক কাজ করো যোগ্য পূর্ণ করতে হবে ভগবান আমাদের যোগ্য তো হলো না শুক্রাচার্য বলছেন প্রভু যোগ্য তো সম্পূর্ণ হয়নি তো এক কাজ করি এটাকে সম্পূর্ণ করতে হবে কি করে হবে সেই জন্য আমাদের গরুমঠ মঠের নিয়ম হলো যদিও দেখা যায় নৃসিংহ চৌধুরী বিভিন্ন কারণে যোগ্য হয় কিন্তু পাশে লোকে বসে কীর্তন করবে করে কি না এটা নিয়ম যে কোনো ভজন অঙ্গ তুমি করো সেটা জীবগোস্বামীপাদ বলছেন সংকীর্তনের নৈব ক্রিয়েত যা কিছু ভজনঙ্গ তুমি করবে গৌরী মাঠে যদি থাকো সত্যিকারে রান্না করতে গেলেও কীর্তন বন্ধ করা চলবে না রান্না করতে গেলেও তোমার ভেতর ভেতর কীর্তন চলবে তুমি ভিক্ষায় গেলেও তোমার কীর্তন চলবে তুমি পূজা করতে গেলেও তো কীর্তন হচ্ছেই ভগবানকে স্তবস্তুতি করছো কীর্তন কীর্তন কোনো মতেই ভঙ্গ নয় তোমার জীবনে যে গুরু বৈষ্ণবের কৃপার দ্বারা যে সংকীর্তনের যজ্ঞাগ্নি তোমার হৃদয়ে জেলে দিয়েছে সেটা তোমার মৃত্যু পর্যন্ত যেন চলে তবেই তোমার শরীর ছাড়ার সময় কীর্তন আসবে হা কৃষ্ণ হা গোবিন্দ হরে কৃষ্ণ মরবার সময় আসবে সারা জীবন তুমি অভ্যাস করলে না মরবার তোমায় তোমার হরিনাম আসবে কি করে আশা করতে পারো হয় না সেখানে জীবগোষ সেখানে বলছি যজ্ঞ যখন নষ্ট হয়ে গেল সেখানে পরিষ্কার শুক্রাচার্য বলেছিলেন ভগবানের সামনে বলছেন ভগবানের সামনে বলছেন যে মন্ত্রতহশ্ছিদ্যম দেশ দেশকাল সমারহতা সর্বম নিশ্চিদ্যম করতি নাম সংকীর্তনম তব হে ভগবান আমি এই শাস্ত্রের সিদ্ধান্ত জেনেছি যে দেশকাল পাত্র ঘটিত অনেক দোষ হয় যজ্ঞ করতে গেলে তুমি ঘি আনতে বললাম ঘি আনতে পারলে না কোটা থেকে চর্বি এনে দিলে আমার কি যোগ্য হবে এই জন্য যোগ্যভোগ্য করতে যেও না হরিনাম সংকেত বাস্তব সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে খুব কীর্তন করো এর দ্বারা সব হবে তাহলে দেখা যায় যে মন্ত্রতহস্থিতাম মন্ত্রের মন্ত্রের ভুল হয়ে গেল মন্ত্র বলতে গিয়ে তন্ত্র তন্ত্র অর্থাৎ এখানে সাজানো বা বিভিন্ন রকম মন্ত্রের যে বিন্যাস কোথায় কী করতে তন্ত্রত মন্ত্রতহ সিদ্ধম তন্ত্রত দেশ কাল তুমি বুঝতে পারলে না বিচার ভুল করে ফেললে সেখানে তোমার সর্বনাশ হয়ে যাবে কিন্তু যদি তুমি সংকীর্তনের সাহায্য নাও তাহলে যা কিছু ভুল হয়েছে কলিকালের জীব বস্তু শুদ্ধি নাই যে ব্যক্তি অর্চনে বসেছে সেও সেও ভুলভাল করছে যে যজ্ঞ করতে বসেছে শুদ্ধি না থাকলে পরে কোনো কিছু হবে না শুদ্ধি এত যে যত পরিমাণে এই পিউরিটি মেনটেন করবে তার তত পরিমাণে এই কণ্ঠে অপ্রাকৃত শব্দ বেরোবে বোঝা গেল এই ব্যাসাসনে বসতে গেলে পুজোর ঘরে তোমাকে যে পিউরিটি মেনটেন করতে হবে তার সেই পিউরিটি মেনটেন করতে যদি পারে ভালো আর তার চেয়ে যদি অনেক বেশি পিউরিটি তাহলে আরও ভালো বোঝা গেল কি বললাম মা পুজোর ঘরে আমাকে প্রবেশ করতে গেলে যে সাবধানতা হরিভক্তি বিলাসে বলা আছে তাতে যে পবিত্রতা আমাকে মেনটেন করতে হয় তাহলে আমার মন্দিরের ভেতর প্রবেশের অধিকার হতে পারে সেই পিউরিটির থেকে অনেক বেশি পিউরিটি আমাকে মেনটেন করলে তাহলে আমি ব্যাশাসনে বসতে পারবো তা নাহলে এই বেশাসনের ব্যাশাসনকে কলঙ্কিত করবে ব্যাশাসনটা আমার নয় ব্যাশাসন কলঙ্কিত করবে এ সম্বন্ধে ভাগবত শুরুতে আমি আলোচনা করব কিভাবে রোমহর্ষণ সুত বসেছিলেন ব্যাশাসনে তার সব অনেক ভুলভাল সিদ্ধান্ত বাজারে চলে বাস্তব সিদ্ধান্ত শুনতে গেলে আপনার ভালো লাগবে না কিন্তু ওইখানেই শুনতে হবে বাজারে খুব সুন্দর মাইক বিভিন্ন মিউজিকের ব্যবস্থা লেগে লোকে ওই কথাই শুনছে এবং তারা বুঝতে পারছে যে ভালো হরিকথা বলে হ্যাঁ, এক কথাটা অনেক সিদ্ধান্ত ভালো বলল কিন্তু কোথায় যে ভুল হলো সেটা ওরা ধরতে পারছে না ভুলভাল সিদ্ধান্ত বলছেন সেগুলো গৌড়ীয় যারা বৈষ্ণব তত্ত্ববিদ তারা সারা বাইরের লোক বুঝতে উপলব্ধি করতে পারে না সেই জন্য বলা হচ্ছে যে শব্দব্রহ্মের আলোচনা প্রসঙ্গে বলা হলো যদি অপ্রাকৃত শব্দব্রহ্মের কোথা থেকে আমি পাবো সেখানে বলছে অপ্রাকৃত শব্দব্রহ্ম তুমি অপ্রাকৃত যে সব গ্রন্থ আছে তার মধ্যে পাবে আবার যেখানে গুরু বৈষ্ণব কি পারম্পর্যক্রমে যে কৃপা লাভ করেছেন তার মধ্যে যেসব কীর্তন করবেন তার মধ্যে তুমি অপ্রাকৃত শব্দব্রহ্ম পাবে অন্য জায়গায় পাবে না সেইগুলো সব অনুশীলনের কথা করতে হবে এবং অনুশীলন করতে করতে দেখা যাবে যে যত এইসব অনুশীলন করা যাবে তত দেখা যাবে অন্য অন্য ভজনঙ্গগুলো সব আস্তে আস্তে শিথিল হয়ে যায় আমরা বিধিমার্গেতে ইচ্ছা করে ধরে রাখি কারণ বিধিমার্গ না ধরে রাখলে সাধারণ ব্যক্তি উচ্ছন্নে চলে যাবে তারা তারা উটপাটাং ভক্তি সিদ্ধি ভক্তি যাজন করবে সেই জন্য সিদ্ধ মহাত্মা যারা আছেন গৌরী মঠে তারা ইচ্ছা করে বিধিমার্গটাকে বাঁধিয়ে বাহ্যদৃষ্টিতে বজায় রাখেন যাতে ওরা কোনো আমাকে দেখে রাগমার্গে আমি আছি আমাকে দেখে সব উল্টো বলবো তাহলে আমাদের দরকার নেই এসব অনেক বিচার আছে যিনি রাগমার্গে রয়েছেন তা যদি ভজ ভজনের কোনো অঙ্গ বাদ চলে গেল তুমি দেখলে উনি মন্দির পরিক্রমা করলো না উনি তো তুলসীতে জল দিল না তোমার প্রশ্ন গুরুদেবের বিরুদ্ধে ভুল চলে আসবে কিন্তু ওনার সমস্ত অঙ্গটাই পূর্ণ হয়েছে এটা বুঝতে পারেনি এটা সাধারণ লোক বুঝতে পারে না সেইখানে দেখা যায় বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে অপ্রাকৃত অনুশীলন যারা করছেন <coughs> যারা দেখা যায় সেখানে রাগমার্বে প্রবিষ্ট হয়েছেন বাইরের দৃষ্টিতে তাদের দেখা যায় ভজনঙ্গের কোনোটা বাদ গেল তাতে তাদের দুঃস্পর্শ করে না কিন্তু অনুশীলন যারা করবার জন্য এসছেন হ্যাঁ সেখানে দেখা যায় সেটা করতে গিয়ে যদি তাদের ঠিকমতো ব্যবস্থা না হয় তাহলে কি হয় তারা ভুল করে ভুল ভজন করে এবং তাতে তাদের ক্ষতি হয় ভজনাঙ্গের কোনো কোনো জিনিস বাদ চলে যায় তাতে তাদের ক্ষতি হয় সেই জন্য আমাদের ভক্তিবিনোদ ঠাকুর ভজন রহস্যে লিখেছেন আমরা কিছু কিছু ভজন রহস্যের কথাও তুলব সকালে এবং সায়ংকালীন অধিবেশনে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ স্বাধীনতার স্বাধীনতা তুমি এমনি পেয়ে যাবে বিধিমার্গে যাতে স্বতঃস্ফূর্ত রুচি হয়ে গেছে বিধি মার্গ মানে হলে বিধি অর্থাৎ শাস্ত্রীয় শাসনের দ্বারা বশীভূত হয়ে সে করছে কিন্তু এই বিচারগুলো যখন তার হৃদয়ে স্বাভাবিকভাবে বসে যায় তখন রাগমার্গের প্রবৃত্তি এমনি জাগরুক হয় সেই জন্য সেখানে বলা হয়েছে যে বিধিমার্গে অনুশীলন করতে হবে সেখানে শোভন কীর্তনটা যখন করা হবে সেখানে বিধিমার্গেতে এই শোভন কীর্তন তোমার কি হবে এটাকে বলে ভজনঙ্গ এই যে শোভন কীর্তনের ব্যবস্থা গৌরী মঠে দেয়া হয়েছে এটা যারা ভজনে এসছে কাঁচা আছে তাদের পক্ষে এটা কি ভজন অঙ্গ শ্রবণ কীর্তন কিন্তু যারা সেই অবস্থায় উঠে গেছেন যারা হরিকীর্তন করতে করতে সেই অবস্থায় একেবারে গোলক বৃন্দাবনে রয়েছে শরীরটা এখানে রয়েছে তাদের পক্ষে এই হরিকীর্তন হরিকীর্তন যে শ্রবণ কীর্তন এটা স্বয়ং সাধ্য কি বোঝা গেল ভজন করতে গেলে যেমন সম্বন্ধ অভিধেয় প্রয়োজন জ্ঞান জানতে হয় কি ভজন করব তার দ্বারা কি পাব কেরমভাবে পাব এই যে কথাগুলো সাধ্য সাধন তত্ত্ব এই সম্বন্ধে চৈতন্য চৈতন্য সুন্দর আছে তপন মিশ্র কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে বাংলা যেটা বর্তমান বাংলাদেশ সেখানে প্রশ্ন করেছিলেন সাধ্য সাধন তত্ত্ব আমি বুঝতে পারছি না কিভাবে অনুশীলন করব সেটা আপনি দয়া করে বলে দিন সেই যে আলোচনাগুলো এগুলো অত্যন্ত গভীরভাবে হওয়া দরকার তাহলে আপনাদের ভজনের কাণ্ডজ্ঞান হবে আপনারা অনুভব করতে পারবেন বড় আশ্চর্য আলোচনা কিন্তু হওয়া উচিত কেউ যদি না করে তাহলে তাদের দোষ থাকবে তারা করতে চায় না এগুলো বাদ দিয়ে যায় বিশ্বনাথ চক্রবর্তী বাদ সেখানে বলছেন এই যে এটা হচ্ছে ভজন অঙ্গ সাধকের পক্ষে সাধকের পক্ষে এই শ্রবণ কীর্তন সেটা হলো সাধন অঙ্গ কিন্তু সিদ্ধ যারা তাদের পক্ষে এটা হচ্ছে স্বয়ং সাধ্য তাই জন্যই দেখো গোপী গীতাতে গোপী গীতাতে সেখানে পাবে সেখানে গোপী গোপিকাগণ তারা কি বদ্ধ অবস্থা রয়েছেন তারা তো নিত্য পরিকরি ভগবানের নিত্য পরিকরি তারা তারা সেখানে গোপীগীত বলতে গিয়ে বলছেন আমি এগুলো সব পরে আলোচনা করব দশমস্কন্দ আসবে আগে এখন অল্প করে বলছি তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমসাপহম শবনমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূহৃদায়না সেখানে বলতে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যখন রাজা প্রতাপদূত কৃপা নেওয়ার জন্য আসছেন তখন যত পরিকর আছেন তাদেরকে পা ধরে বলছেন আপনারা সবাই কৃপা করুন যাতে আমি চৈতন্য মহাপু সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করি তিনি তো আমাকে উপেক্ষা করছেন রাজা বলে কোনো মতেই মানতে রাজি নয় তখন সার্বম ভট্টাচার্য এবং অন্যান্য ভক্তরা সব পরামর্শ করে বললেন প্রভু যে সময় রথযাত্রা যে কীর্তন আদি করার পর এই বলগণ্ডি উদ্যানেতে ঢুকবে সেখানে গিয়ে যখন তিনি শীতল বাতাস সেবন করবেন এবং অচেতন হয়ে পড়ে থাকার মতো অভিনয় করবেন সেই সময় তুমি গিয়ে পাটা ধরবে এবং কীর্তন করবে এই এই এই কথাটা বলবে গোপী গীতা ভাগবতের এইসব উচ্চারণ করতে করতে তুমি যাবে গিয়ে পাঠা ধরবে তখন দেখবে প্রভু সন্তুষ্ট হবে কেন ভক্ত ভগবানের সিদ্ধান্ত জানেন ভগবান কি পছন্দ করেন সেখানে বলা হচ্ছে যে তখন সেই ভক্তদের পরামর্শেতে সেখানে ভক্তদের পরামর্শেতে দেখা গেল ভক্তদের পরামর্শেতে তখন কি করলো ভক্তদের পরামর্শতে সেখানে দেখা গেল যে রাজা প্রতাপরুদ্ধ কি সেখানে বলা হচ্ছে সেখানে যখন সে যাচ্ছে সেখানে এই কীর্তন করতে করতে মহাপুর পায়ে গিয়ে পড়ল পাটাকে ধরল এবং ধরে সেখানে তব কথামৃতম তপ্ত জীবনে ইত্যাদি সব ভাগবতের যে দশম স্কন্ধের রাজপঞ্চাধ্যায়ের এই শ্লোক পাঠ করতে করতে জয়াতিতে ধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সদাত্রহি ইত্যাদি করতে করতে যখন গেলেন তখন চৈতন্য মহাপ্রভু কি করলেন চোখ বুঝে তাকে করে উঠে আলিঙ্গন দিলেন আলিঙ্গন দিয়ে বলছেন যে ভগবানের কাছে যাওয়া যাচ্ছে না সেখানে তখন বলছেন কে তুমি আমাকে এত দান করলে ভুরিধা ভুরিধা বলি দিলেন আলিঙ্গন ইহা নাহি জানেন ইহ হয় কোনজন সবই জানেন অন্তরতে জানেন কে কিন্তু লোককে শিক্ষা দেওয়ার জন্য রাজা রাজদর্শন এবং স্ত্রী দর্শন রাজদর্শন এবং স্ত্রী দর্শন নিষেধ এ প্রসঙ্গে কথাগুলো বলে রাখা ভালো বড় বড় মঠেতে এগুলো আলোচনা আমি করে থাকি ব্রহ্মচারী সন্ন্যাসীর স্ত্রী রাজদর্শন এবং স্ত্রী দর্শন নিষেধ রাজদর্শন নিষেধ স্ত্রী দর্শন নিষেধ এর দর্শনের আলোচনাটা কি এটা অনুভব করলে পরে বুঝতে পারবে যে কথাটার মানে কি সেখানে বহুপাত বলছেন ব্রহ্মচারী সন্ন্যাসীর পক্ষে স্ত্রী দর্শন নিষেধ ব্রহ্মচারী সন্ন্যাসীর পক্ষে রাজদর্শন এবং স্ত্রী স্ত্রী দর্শন এগুলো নিষেধ কিন্তু তাই বলে সমগ্র স্ত্রী জাতিকে নিন্দা করবার কোনো যুক্তি নাই যে হিসাবেতে স্ত্রীগণকে নিন্দা করা করছো তোমরা সেই কারণেতে পুরুষগণ্য নিন্দনীয় পুরুষগণ নিন্দনীয় পুরুষগণ যদি তাদের কাছে ভজনের বিরুদ্ধ কাজ করে সেটাও নিন্দনীয় কারে তাদের হাব ভাব কটাক্ষের দ্বারা অ্যাট্রাকশান করছে যদি হয় তাহলে দুটোই নিন্দনীয় এদের যেমন যে যে বিচারেতে স্ত্রী নিন্দনীয় হচ্ছে সেই বিচারে পুরুষও নিন্দনীয় আমরা না স্ত্রী না পুরুষ দুটোর একটা বিচারও আমরা গ্রহণ করছি না আমরা আত্ম আত্মতত্ত্ব যে বিদ তাদের কাছ থেকে এটা শিখেছি আকা আকার আকৃতি যতক্ষণ দর্শন করবে তুমি কোনোদিন হরিকথা বলতে বসো না হরিকথা কীর্তন করতে কখন বসবে যখন তোমার আকার আকৃতি চলে গেছে আকারাত অপি ভেদব্যম স্ত্রীনাম বিষয়নাম অপি এইসব কথা আলোচনা করছি চেষ্টা করছি তাতে একটু যদিও বুঝতে পারেন তাহলে অনেক লাভ হবে মহাপ্রভুর এইসব বিচার বলছেন বিষয় লোকের আকার আকৃতি এবং স্ত্রী লোকের আকার আকৃতি দেখলেও ভয় হয় আকার আকৃতি দেখলে ভয় হয় সেখানে বলছেন আমাদের গুরুবর্গ বলেছেন দেখবে যে কাপড়ের দোকানগুলো আছে সুন্দর একটা রমণীকে কাপড় চোপড় পরিয়ে একবার সুন্দর দাঁড় করিয়ে রেখেছে এটাকে বলে মডেল বলে মডেল সুন্দর চোখা রমণী একেবারে ওটা দেখে কোনো পুরুষের আকর্ষণ হতে পারে বাহ সুন্দর তো দেখতে আর জড়জগতের যে জ্যান্ত যেসব মডেলগুলো আমরা জ্যান্ত মডেল বলি ওগুলো মরা মডেল যা সবই মডেল আমরা মডেল ছাড়া বলি না বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা এগুলো সব মডেল কেন মডেল চেঞ্জ হয়ে যাবে আজকে যে মডেলটা আপনার আছে যেটা পিকচার তুলে আপনি দেখছেন এই আমার ছবি সেটা মরবার পরেতে পরের জন্মে মডেল চেঞ্জ হয়ে যাচ্ছে তা আমি ঠিকই বলেছি এই মডেলের কোনো মানে নেই সে মাতৃরূপেই হোক আর পুরুষ রূপেই হোক এই মডেলগুলো কোনোটাই থাকবে না কিন্তু গুরু বৈষ্ণবের যে রূপ সেটা কিন্তু নিত্য ভক্তিবিনোদ ঠাকুর মরবার পর তার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে পরের জন্মে আর গৌড়ের পার্শ্বদ অন্যরকম চেহারা তা নয় এগুলো সিদ্ধান্ত বুঝবে পরম পুঁজিবাদ কেশব গোস্বীমা অনেক কথা এই সম্বন্ধে আলোচনা করতেন আমারও খুব ইচ্ছে এগুলো যখন বেদান্তের উপর বিভিন্ন চর্চা হয় বিদ্যৎ সমাজ যারা শুনতে চায় যারা কোনো মতে এসে একটু বসেছে রে দেখি না কি বলে দেখি না কি বলে মহারাজ কতদূর বলে তাদের জন্য এইসব কথা নয় যারা রসিক অনেক অনুভব করেছেন তাদের জন্য সব কথা যেখানে আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছে চৈতন্য চরিত্রমিতে বলা রয়েছে এইটা উদ্ধার উদ্ধার করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়েছেন আকারাত অপি ভেদব্যম বিষয় বিষয়নাম অপি চৈতন্য মহাপু বলছেন আকার দর্শন যদি করো বিষয় লোকে স্ত্রী স্ত্রীলোকে তাহলে অবশ্যই তোমার পতন হবে হরিদাস ঠাকুরের লীলা সম্বন্ধে আমি আলোচনা করার সুযোগ পাচ্ছি না বিস্তৃত আলোচনা অনেক সহজিয়া বলছেন মহাপ্রভুর বড় বাড়াবাড়ি কি এমন করেছিল ছোট হরিদাস যে একেবারে চিরকালের মধ্যে ফেলে দিতে হবে এইসব আলোচনা শুনলে মাথা খারাপ হয়ে যাবে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ ওপার থেকে সহজিয়াদের এসব কথা শুনে এসে এবার সানন্দ সুকতাগুঞ্জে ভক্তিমী ঠাকুরের কাছে এসছেন গদ্রুমে এসে গজগজ করে বলছেন হ্যাঁ হ্যাঁ গজগজ করে বলছেন নিজে নিজে মনে মনে হ্যাঁ মহাপ্রভু বাড়াবাড়ি মহাপ্রভু বাড়াবাড়ি এ এ ভক্তিমী ঠাকুর বলছে বাবাজি মহারাজ কি হয়েছে আপনার কি বলছেন গজগজ করে বারবার জিজ্ঞাসা করতে বলছে কি আর বলবো এই ওপারে সহজে আর বলছে মহাপুর বড় বাড়াবাড়ি ছোট হরিদাস কি এমন করেছিল যে একবার চিরকালের মধ্যে ফেলে দিতে হবে মহাপ্রভু এইটুকু মেনে নিতে পারলো না কি তাহলে মহাপ্রভু হলো ভগবান কি হলো এই সব বিচারগুলো শুনলে আপনাদের যুগপথ হাসিও পাবে আবার আনন্দও পাবে কিন্তু কোথায় আলোচনা করুন আলোচনার বুঝতে জায়গা দরকার আমাদের কাছে এবং জগতের লোক বলছেন এক্ষুনি আপনি বললেন সিদ্ধান্তটা কেমন সিদ্ধান্ত বললেন কি সিদ্ধান্ত বলে এই যে মহাপ্রভু আকারাদ অপি ভেতব্যম স্ত্রী নাম বিষয় নাম অপি তা আকার দর্শন করব না আকার দর্শন করবো না আমি না কি দর্শন নিরাকার দর্শন করব না আকারও দর্শন করব না নিরাকার কি বলতে চান আপনি আপনি এক্ষুনি বলেন আকার দর্শন করবে না আকারের বিপরীত নিরাকার তাহলে নিরাকার দর্শন করো মহাপ্রভুর সিদ্ধান্ত হলো এই না তুমি আকার দেখো না তুমি নিরাকার দেখো তাহলে দেখবোটা কি বলে তুমি আত্মদর্শন করো বোঝা গেল কি বললাম এখানে কোনো মেয়ে ছেলে বেটা ছেলে বসে নেই আমি কোনো মেয়ে ছেলে বেটা ছেলে দেখতে পাচ্ছি না সব দেখছি আত্মা পৃথিবীর যত কোটি জনসংখ্যা আছে সেইগুলো সব একত্রিত করে আমি একটা দেশলায়ের যে বাক্স আছে ওর মধ্যে ঢুকিয়ে দেবো কি করে ঢোকাবেন বলে তার আত্মাগুলোকে বার করব আত্মাগুলোকে বার করে দেশলায়ের বাক্সে ঢুকিয়ে অনেক জায়গা পড়ে থাকবে পৃথিবীতে ওই দেশটার বাক্সের ভেতরে যে জায়গাটা সেটার কিচ্ছু পূর্ণ হবে না এতটুকু হয়তো পূর্ণ হতে পারে বাকি খালি থাকবে অত সব ভূতভূতি করছে চৈতন্য মন্ডে আমি নিমন্ত্রণ করতে গেছিলাম বলছেন বাবা গুরু ভাই আমাদের এখানে বড় গুঁতাগুতি <laughs> বলে গুঁতাগুতি কেউ কাউকে সহ্য করতে পারেন কে বলছেন ভাগবত মারা হেসে হেসে গুটি ফাটি আমার এত হাসি লাগলো বাবা তোমাদের এখানে কেমন আমাদের এখানে বড় গুঁতাগুতি কেউ কাউকে দীক্ষা দিতে দেবে না কেউ কাকে হরিকথা বলতে দেবে না যার যার দল গঠন করছে বাহ ভালো সাধু তো কি করে এটা হয় যারা আকার আকৃতি গোষ্ঠী নিজের দেহ ভাবনায়ের বাইরেই যেতে পারেনি কি করে সে সাধু বলে পরিচয় দেবে লজ্জার ব্যাপার ধিক্কার প্রথমেই আমি আলোচনা প্রসঙ্গে একটা কথা উত্থাপন করেছিলাম সেটা হচ্ছে মনকে বিশুদ্ধ করতে হবে সেই প্রসঙ্গে আমি চলে যাই দুটো কথা এগুলো আজকের কথাটা হলো ইন্ট্রোডাক্টারি স্পিচ এটা হচ্ছে আজকে মুখবন্ধ ভাগবত কথা শুনবেন তার ওই কি আর বলবো সেটা কেমনভাবে শুনবেন একটু অ্যালার্ট করার জন্য আমরা যেন অ্যালার্ট হই আগুনের সঙ্গে খেলা করব ঠান্ডার দেশে গেলে ঠান্ডার সময় লড়াই করতে হবে কেউ তৈরি প্রস্তুতি প্রিপারেশন এই জন্য আজকে তাই এই মন বুদ্ধি চিত্ত অহংকার যে অন্তঃকরণের যে ডিভিশনগুলো আমি বললাম আচ্ছা আপনার যে অন্তঃকরণ আছে ভক্তিবিনোদ ঠাকুর যেটা কীর্তনে বলেছেন এই জড়দেহটা ছাড়বে ছেড়ে তারপরেও লাভ হবে না বলে কেন বক্তিম ঠাকুর বলছেন লিঙ্গভঙ্গ হয় অনায়াসে যতক্ষণ তোমার লিঙ্গ শরীর থাকবে তখন তোকে তোমাকে এই জন্ম থেকে ওই জন্মে নিয়ে যাবে যেটা শঙ্করাচার্য বিচার অনুযায়ী বলছেন শঙ্করাচার্য বিচার করে বলছেন না কি বলছেন মোহমুদ্গার আদি ইত্যাদিতে বলছেন না সেখানে বলছেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে স্বয়নম ইত্যাদি কথা বলছেন শঙ্করাচার্য বলছেন এই মরবে এই মায়ের পেট থেকে বেরিয়েছ এক্ষুনি মরবে আর একটা মায়ের পেটে বলবে অর্থাৎ মানুষের মায়ের পেট থেকে বেরিয়ে যাবে না কর্মফল এমন করলে গাধা মায়ের পেট থেকে বেরো গাধাও তো মা যে বাচ্চাটা জন্ম গাধাটা মা না বাঘের বাচ্চা বাঘ বাঘটাও তো মা তারা মায়ের উপাধি বিভিন্ন রকম আছে তাই যে তোমাদের এই জন্মকর্মের যে চক্র এটা চলবে যতক্ষণ তোমরা লিঙ্গ শরীরকে ভাঙতে না পারবে তাহলে লিঙ্গ শরীরকে আমার জানতে হবে লিঙ্গ শরীর কি এই জড়দেহটা চলে যাওয়ার পরেও তোমার এই দেহ গেলেও লাভ হবে না আবার এই জগতেই তোমাকে থাকতে হবে তোমাকে ধরে রাখবে কি ধরে রাখবে বলছে লিঙ্গ শরীর তোমাকে ধরে রাখবে লিঙ্গ শরীর কাকে বলে সেটা বলতে গিয়ে আমাকে এই বিচারগুলো বলতে হবে সামান্য এটা হচ্ছে মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটে যে আছে এর চারটে যে আছে এটা একটা অন্তঃকরণ বোঝা গেল আমার কথাগুলো বোঝবার জন্য চেষ্টা করতে হবে এই যে অন্তঃকরণ যেটাকে লিঙ্গভঙ্গ করার কথা বলছেন লিঙ্গদেহ এটার কনস্টিটুয়েন্ট অর্থাৎ এটা কি দিয়ে গঠিত লিঙ্গদেহটা গঠিত হলো মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটে বিষয় দিয়ে মন বুদ্ধি চিত্ত অহংকার মন বুদ্ধি চিত্ত অহংকার চিত্ত কাকে বলে এই চেত চেত দর্পণামার্জনম এর দ্বারা এর দ্বারা আপনি অনুভব করছেন চিত্তটা একটা স্বচ্ছ দর্পণের মতো কিংবা স্বচ্ছ জলাশয়ের মতো আমরা আমরা ছোটোবেলায় খেলা করতাম বিভিন্ন জলাশয়ে গিয়ে সুইমিং পুল সুইমিং বিভিন্ন সুইমিং পুল দেশবন্ধু পার্ক আদি বিভিন্ন জায়গায় হেদুয়া এইসব জায়গায় ছোটোবেলায় ওই কি করা হতো ঢিল নিয়ে গিয়ে দুপুরবেলা রোদে যেই একটু ঢিল মারা হলো তরঙ্গ উঠতে আরম্ভ করলো তাহলে দেখা গেল যে সেখানে এই যে জলটা স্থির গ্রীষ্মকালের যে জলাশয় তার মধ্যে কোনো বাতাস নেই কিছু নাই স্থির ওর মধ্যে যেই একটা ঢিল ছড়া হলো এখান থেকে তরঙ্গের উঠে গেল আর চৈতন্য মহাপ্রভু বলছেন চিত্তটাকে দর্পণ ঠিক আছে ভালো কথা কোনো অসুবিধে নেই আমাদের মতান্তর নেই এই চিত্তটার ওপরে মহাপ্রভু বলছেন দর্পণের ওপরে ধুলিকণা পড়ে ধুলিকণা পড়ে পড়ে এটা ময়লা হয় হিমালয়ে বিভিন্ন রকম যে পাহাড়ের ওপর রক রক লেয়ার এমন একটা রক লেয়ার আছে সেই রক লেয়ারটা গ্রীষ্ম শীতকালে শীতকাল থেকে গরমকাল পড়বে বরফগুলো গড়বে ওই সময় একটা লেয়ার হয় পাথরের উপর আশ্চর্য ওই লেয়ারটা খেয়ে ঋষিমুনিরা দিনের পর দিন ভজন করতেন ওটার নাম আর বলবো না বললে এক্ষুনি কিনে কিনে খাবে আর মরবে ব্রহ্মচর্য সব নষ্ট করবে একটাও বিছনা ঠিক থাকতে পারবে না ওই জন্য ওগুলোর নাম বলবো না এটা রক পাহাড়ের ওপর এটা লেয়ার পড়ে ওটা মুনি ঋষিরা জানে এটা আয়ুর্বেদিক একটা মেডিসিন তা এই যে বলা হলো এই যে লেয়ার এই লেয়ারটাই জমতে জমতে বজ্রের মতো হয়ে যায় কথাটা বোঝা গেল কি বলো যেমন একটা উদাহরণ দিই গন্ডারের বাচ্চাটা এক্ষুনি জন্মালো এই মাত্র গন্ডারের বাচ্চাটা এক্ষুনি জন্মালো এক্ষুনি এক সেকেন্ড জন্মাবার পরেই কি করলো তেরে পুড়ে জুড়ে দৌড়ে চলে গেল জঙ্গলে মাটা জন্ম দিল মাটা এক্ষুনি জন্ম দিল জন্মাবার সঙ্গে সঙ্গে গন্ডারের বাচ্চাটাকে দৌড়ে চলে গেল একবারে এক সেকেন্ডের মধ্যে কোথায় গেল জঙ্গলে বলি সে আবার কি কথা কিন্তু শুনিনি কোনোদিন আমাদের জানি জন্মালে বাচ্চা মা একটু চেটে পুটে দেয় আদর করে এই বাচ্চাটা চড়ে গেল বলে হ্যাঁ গন্ডারের বাচ্চা এরকম গন্ডারের বাচ্চার নেচারিয়েই ভগবান এভাবে সৃষ্টি করেছেন যে জন্মাবার সঙ্গে সঙ্গে সে মাকে ফিরেও দেখবে না দৌড়ে পালাবে জঙ্গলে যদি না পালায় ওইখানে মরে যাবে কেন মরবে বলছি যেই বাচ্চাটা দাঁড়িয়ে থাকবে মা কী করবে জিপ দিয়ে জিপ দিয়ে চাটবে আর জিপটা হলো ছুরির মতো ধার ওর যে চামড়াটা ওটা কেটে সঙ্গে সঙ্গে রক্তপাতে মরে যাবে এ ভগবানের এমনই সৃষ্টি বাচ্চা জন্মাবার সঙ্গে সঙ্গে দৌড়াবে ওই বাচ্চাটা আবার দশ দিন পনেরো দিন পরে ফিরে আসবে ওই মায়ের কাছে ঠিক চিনতে পারে কোনটা আমার মা আগে পালিয়ে গেল কেন পালিয়ে গেল ওই চামড়াটা পাতলা এবার বাতাস লেগে হাওয়া বাতাস লেগে চামড়াটা আস্তে আস্তে শক্ত হবে নিয়ম চামড়াটা যখন যথেষ্ট শক্ত হয়ে গেল তারপর মায়ের কাছে এলো এবার দুধ খাচ্ছে সব খাচ্ছে আগে পাঁচ সাত দশ দিন থাকবে না ভগবানের কি সৃষ্টি এবার মা যখন এবার চাটবে এবার বাচ্চাটা কিছু হবে না বোঝা গেল কি বললাম তাহলে ওই চামড়ার লেয়ারটা কিভাবে গ্রো করছে এমনকি গন্ডারের সামমুখে যে খড়গোটা আছে ওটা কিন্তু প্রথমে জন্মাবস্থায় পাতলা থাকে একদম তলতল করছে একদম সফট সেটা আস্তে আস্তে আস্তে আস্তে থাকতে থাকতে পরে ধারালো ছুরি ছুরি কি কোথায় লাগবে না এরকম গুঁতো মেরে একটা জীবকারীকে উল্টে দেবে পেট ফাটিয়ে দেবে একেবারে গন্ডারের সঙ্গে পারা যাবে না যদি রেগে যায় এমনি শান্ত থাকবে তো দেখা গেল আমি উদাহরণগুলো কেন দিচ্ছি এই যে গন্ডারে এটা জমলো জমতে জমতে এটা পাতলা হাড় ছিল জমে যাবে কঠিন একবার ইস্পাতের মতো হয়ে গেল ঠিক সেরকম দর্পণটার ওপরে যে ময়লাটা পড়ছে সেটা উদাহরণ দিয়েছেন মহাপ্রভু চিত্ত এই চিত্তর পর বিষয়ের ময়লা পড়ছে পড়তে পড়তে এই কঠিন ময়লা আস্তে আস্তে একটু সলিডিফাই অর্থাৎ কঠিন হয়ে গেল তখন ওটা বজ্রের মতো হয়ে যেতে পারে বিষয়ের সঙ্গে বিষয় চিন্তা করতে করতে তুমি পাগল হয়ে গেলে আর বিষয় ছাড়া কিচ্ছু ভাবতে তুমি পাচ্ছ না তাহলে চেত দর্পণ মাঝে এটাও কোনো ভুল নয় এটা ঠিক আছে আর দর্পণের সঙ্গে যে উদাহরণ এটা জলাশয় এটাও পার্থক্য কিছু নয় আরও সুবিধা হবে এখানে যে জলাশয়ে যেমন স্থির অবস্থায় নিজের মূর্তিটা দেখা যায় জলের ভেতরে কিন্তু যখন তরঙ্গটা ওঠে একটা ঢিল ছুললে তখন দেখা যায় ওখানে তরঙ্গ উঠছে এবং নিজের ছবিটাও এরম কাঁপছে কাঁপে কি না বাড়িঘরের ছবি জায়গা কিছু আছে গাছপালা এরম কাঁপছে ঢেউয়ের মধ্যে ঢেউটা উঠে ঢেউ সঙ্গে কাঁপে বাস্তবিক এই উদাহরণটা আমি শুধু নয় ভাগবত বলতে গিয়ে সুখদেব গোস্বামী যে কতবার দিয়েছেন ভাগবত বলতে গিয়ে সুখদেব গোস্বামী তারপরে তোমার সুতদেব গোস্বামী অন্য অন্য যেগুলো বিভিন্ন একই ভাগবত বিভিন্ন জায়গায় মুখ থেকে বেরিয়েছেন এগুলো আপনাদের কনফিউশন জাগবে কেন এরকম হয় সেগুলো পরে আমি ব্যাখ্যা করব এইটা সপ্তম স্কন্ধও আছে বিভিন্ন জায়গা আছে সেখানে দেখতে পাবেন যে জলাশয় কম্পনের সঙ্গে সঙ্গে যেমন চার চারিদিকে বস্তুগুলো কাঁপতে থাকে আসলে কাঁপছে না বস্তুগুলো ঠিক আছে ঠিক সেরকম এই চিত্রটাকে মহাপ্রভু হয়েছেন দর্পণের সঙ্গে বা স্বচ্ছ একটা জলাশয় একই এর মধ্যে যখন যে বিষয় এই যে পাথরটা বা ঢিলটা ফেললাম এটাকে বিষয়ের সঙ্গে আপনি তুলনা করুন করলে বুঝতে সুবিধা হবে এই যে ঢিলটা ফেললে এই যে চিত্রটা আছে একটা বিষয়কে দেখলো বিষয় দেখার সঙ্গে সঙ্গে এখানে একটা চিত্ত মানে একবারে আকর্ষণ করবে চিত্তটা ম্যাগনেটের মতো কোনো একটা রমণীকে দেখলো কোনো একটা কোনো হ্যান্ডসাম পুরুষকে দেখলো কোনো একটা লোহনীয় বস্তু দেখলো এবার চিত্তের অ্যাট্রাকশান হয় বুঝে গেল এর নয় এই জন্য এর নাম চিত্ত চিত্তটা এবার যে অ্যাট্রাকশান করলো অ্যাট্রাকশানটা আপনি কার সঙ্গে তুলনা করবেন ওই যে স্থির জলাশয় ঢুলটা ফেললেন এর সঙ্গে যখনই চিত্ত ওই বিষয়টার প্রতি আকর্ষিত হলো তখনই মন চঞ্চল হয়ে পড়লো মনের মধ্যে তরঙ্গ উঠতে থাকলো বুঝতে পারলো কথাটা মনের মধ্যে এবার মনের কাজ কি চিত্তর কাজ হলো যে বহিরের বাইরের জগতের বিষয় দেখবে সেটাকে আকর্ষণটা অনুভব করা মনের কাজ হলো সংকল্প বিকল্প এই মনের কাজ হলো কি এটা এইটা আমার চাই মনে মনে এবার বিবেচনা করবে এবার বুদ্ধি বুদ্ধির মধ্যে এবার বুদ্ধিকে বলা হয় ডিরেক্টর বুদ্ধি কি করে নির্ণয় করবে সংকল্প বিকল্প বুদ্ধি করবে মনের মধ্যে আবার তরঙ্গ উঠলো মন এবং বিভিন্ন রকম আন্দোলিত হলো মন স্থির থাকছে না বিষয়ের তরঙ্গে নাচছে এবং বুদ্ধি এবার সেটাকে নির্ণয় করবে ডিরেক্টর বুদ্ধিকে বলা হয় ডিরেক্টর যেমন একটা ফ্যাক্টরির একটা ডিরেক্টর থাকতে হয় কোনো একটা কলেজের প্রিন্সিপাল থাকে প্রিন্সিপাল হেড সেরকম বুদ্ধি হচ্ছে ডিরেক্টর বুদ্ধি যেটা বিবেচনা করে যা দেবে মন এটাকে গ্রহণ করবে এবং অহংকার সেটাকে সাপোর্ট করবে অহংকারের কাজ কি অহংকার সাপোর্ট করা দম্ভ অহংকার নেই এরকম কোনো জীব জগতে নেই এমনকি যারা ভজন করে অন্য একেবারে চরমে উঠেছেন তাদেরও অহংকার আছে বলে কিরম অহংকার তাদের অহংকারটা শুদ্ধ অহংকার বুঝা গেল আমি কৃষ্ণের দাস এই অভিমানটা আর তোমার অভিমান হচ্ছে আমি অমুকের মা জানেন আমার ছেলেটা চার্টার পাস করেছে তাহলে অভিমান সবার থাকবে অভিমান না হলে হয়ই না তাহলে আমার গুরু বৈষ্ণবের তাদের অভিমান আছে তাদের অভিমানটা হচ্ছে অপ্রাকৃত অভিমান তারা বলছেন আমরা হচ্ছে কৃষ্ণের দাস গুরু বৈষ্ণবের দাস এটা অপ্রাকৃত অভিমান অহংকার অহংকার না হলে অভিমান আসবে না অপ্রাকৃত অহংকার আর এই যে অহংকার বদ্ধ জগতে এটা জড় অহংকার তাহলে বোঝা গেল মন বুদ্ধি চিত্ত অহংকার কিভাবে জীবকে বদ্ধ অবস্থায় এখন টেনে রেখে দেয় যেমন একটা বৃক্ষ অনেক দিন ধরে জন্মেছিল পৃথিবীর বুকে আস্তে আস্তে এটা বড় হতে হতে এখন এত বড় বটবৃক্ষ হয়ে গেছে কোনো দিকে থই পাওয়া যাচ্ছে না কোথায় তার মূল বোঝা গেল কিন্তু যখন জন্মেছিল তখন তো ছোটো এইটুকু একটা চারা প্রথমে একটা পাখি খেয়ে বিষটাকে ফেললো বিষ্ঠা ত্যাগ করলো পাখি ফলটা খেয়ে তারপর সেটা থেকে আস্তে আস্তে জল হাওয়া বাতাস পেয়ে আস্তে আস্তে অঙ্কুরিত হলো তারপর ওই চারাটাই পরবর্তীকালে পাঁচশো বছর হাজার বছর পরে দু হাজার বছর পরে এমন একটা বিশাল বটবৃক্ষের আকার ধারণ করলো তুমি তো হয়রান হয়ে যাচ্ছ ঠিক সেরকম মনের মধ্যে যে বিচারগুলো মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটেকে নিয়ে এটাকে বলে সূক্ষ্ম দেহ এই সূক্ষ্ম দেহ যতক্ষণ তোমরা ভাঙতে না পারবে ততক্ষণ ভজন জগতের প্রবেশ অধিকার পাবে না বাস্তবিক ভজন জগতে এন্ট্রি নো এন্ট্রি যেমন কোন একটা ধনী বাড়ির বাড়িতে গেলে কোন একটা অফিসারের ঘরে ঢুকতে গেলে লেখা আছে no entry without permission no entry লেখা থাকে তো এখানে no entry no entry board রয়েছে ঢুকবে কি করে সেখানে ভজন রাজ্যে প্রবেশই হয়নি তা গৌরী মাঠে কী করে ঢুকবে তা শুনলে তো দুঃখ পাবে দুঃখ পাওয়ার কিছু নেই গৌরী মাঠে প্রবেশই হয়নি গৌরী মাঠে প্রবেশ হলে তো অমৃত দেখতে পারতো বিষ নিয়ে রয়েছে বিষ নিয়ে বিষ ভোজন করছে কি করে হবে অমৃত বলিয়া বিষ বিষ সেবন করলো কীর্তনে বলেছেন নরতম ঠাকুর আদি সেখানে আলোচনা প্রসঙ্গে আমি আর ফিরে যাই তাহলে এই যে লিঙ্গ দেহটাকে র্যাপচার অর্থাৎ যতক্ষণ ফ্র্যাকচার না করবেন ফ্র্যাকচার শুধু না র্যাপচার ফ্র্যাকচার মানে ফ্র্যাকচার মানে হচ্ছে একটু ক্র্যাক হয়েছে লেগে রয়েছে র্যাপচার মানে হচ্ছে টোটাল ভেঙে গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগান দিতে হবে পুরো গুড়িয়ে দিতে হবে গুড়িয়ে দেওয়ার পরেতে আর লিঙ্গদেহ থাকলো না এইবার তোমার অপ্রাকৃত মন আস্তে আস্তে তোমাকে রেসপন্স করবে তোমার মন এবার অপ্রাকৃত হবে সেই মনের দ্বারা তুমি ভজন করতে পারবে তার আগে না যতক্ষণ মনকে এই জন্য দশম স্কন্ধে তিরণ্ডী ভিক্ষুকের কাহিনী বলতে গিয়ে সেখানে পরিষ্কার বিচার বলা হয়েছে সর্ব এব মন নিগ্রহ লক্ষণান্তা কি বলছেন সর্ব এব মন নিগ্রহ লক্ষণান্তা তুমি যত ভজন করো যোগী জ্ঞানী কর্মী কি করবে কোন পথে যাবে শাস্ত্র বলছে যত প্রসিডিও যে কোনো পদ্ধতি যে যে কোনো মার্গে তুমি যাও কর্মমার্গ জ্ঞানমার্গ কর্মার্পণ হ্যাঁ জ্ঞানমার্গ ধ্যান যোগ জ্ঞান যোগ যা কিছু যে কোনো পথে তুমি যাও ভক্তি যোগ ফার্স্ট অফ অল তোমায় কি করতে হবে তোমাকে এই যে জড় মন থেকে রেহাই পেতে হবে এটা তোমাকে একটা ট্র্যাপে ট্র্যাপ মানে একটা ফাঁদে রেখেছে গলাটাকে এরকম টিপছে বল বল গলা টিপছে তুমি একটা ট্র্যাপে রয়েছ যেটা ব্রহ্মসঙ্গীতে আলোচনা করতে আমি কখনো কখনো স্ফূর্তি হলে আলোচনা করব সৃষ্টি স্মৃতি পলয় সাধন শক্তি রেখা ছায়েব যশ ভবনানি বিবর্তি দুর্গা খুব ঘটাকে পুজো করো ঢাক ঢোল পিটিয়ে মূর্খের দল জানে না এই তুসুলটা তোমাদের জন্যই রয়েছে এরা মারবে অসুরগুলো বেশি করে পুজো করে হ্যাঁ আর কালী পুজো তো করবে মদ্যমাংস দিয়ে আরে বেটা চাঁদা চাইতে এসছি তোদের মারার জন্যই দেবী খড়গ রয়েছে আর তোরা যদি জানতিস তাহলে কালী পুজো করতিস না খড়গটা কার জন্য নিয়েছে দেবী তোদের জন্যই তো অসুরগুলো তুই তো অসুর কিন্তু ওরা জানে না আজে রে ভালো দেবী পুজো করবে দেবী ঘোড়ার ডিম নিচ্ছে ওই পুজো নেয় নাকি আমরা পঞ্চম স্কন্ধে দেখবো বড় আনন্দময় আলোচনা যদিও বিস্তৃত আলোচনা তো কম করে দু পাঁচ মাস আলোচনা করলে হয় লক্ষ্মী দেবী দুমাস আলোচনা আমি ভাগবতের মহিমা যখন বলবো দেখবে দুমাস আলোচনা করেন লক্ষ্মী দেবী যখন ভাগবত বলেন লক্ষ্মী দেবী নারায়ণ শোনে তখন দু মাস কাল যখন নারায়ণ বলে লক্ষ্মী শোনে তখন এক মাস <laughs> তাকে এক মাস শুনলে কি পক্ষকাল শুনলে কি হ্যাঁ এক মা এক সপ্তাহ শুনলে কি এগুলো সব আলোচনা আমি করব ইচ্ছা আছে কিন্তু যেরমভাবে স্ফূর্তিপ্রাপ্ত হওয়ার কথা সেভাবে বৃন্দাবনে স্ফূর্তি হয় সে পরিবেশ দিলে তবে স্ফূর্তি হয় পরিবেশ না হলে স্ফূর্তি হয় না পরিবেশ দরকার সেই জন্য মানে ভগবত ভক্তির অনুকূল পরিবেশ হলে তাহলে এগুলো সব অনেক নতুন নতুন সব সব কথা স্ফূর্তিপ্রাপ্ত হয় সিদ্ধান্ত যুক্তি অপূর্ব তাহলে যেটা বলতে গিয়ে এখনই আমাকে বলতে হলো লিঙ্গভঙ্গকে আগে ফ্র্যাকচার একেবারে র্যাপচার করতে হবে লিঙ্গভঙ্গ যখন নাশ হয়ে যাবে বিনাশপ্রাপ্ত হবে তখন কি হবে তখন তোমার এই যে কোনো ভজন তুমি প্রবেশ করতে যোগমার্গ জ্ঞানমার্গ প্রথমে মনকে জয় করতে হবে কিন্তু এই সব মার্গগুলোতে যে মন জয়ের বিধান রয়েছে সেগুলো প্র্যাকটিক্যালি তুমি উপকার বিশেষ পাবে না তোমাকে যদি ভক্তিযোগের দ্বারা এই মনটাকে জয় করতে হয় তাহলে তুমি ইজিলি পারবে খালি বসে একটু শোভন কীর্তন সত্যিকারের সাধুর কাছে ব্যাস তোমার সব হয়ে যাবে কি বোঝা গেল যেগুলো অন্য অন্য পদ্ধতিতে এরকম যোগ করো ধ্যান করো অনেক কিছু করো অনেক বিবেচনা অনেক বই পড়ো সেগুলো কোনোটাই তোমাকে করতে হবে না যেটা ব্রহ্মা পাগল হয়ে বলেছেন যে ভগবান আমি তো পাগলের মতো আমার জ্ঞানের দ্বারা তোমাকে জেনে নেবো ভেবেছিলাম আমরা দশম স্কন্ধে আসবে শুনবেন অপ্রাকৃত কথা ব্রহ্মা কেঁদে কেঁদে বলছেন জ্ঞানে প্রয়াসমুদপস্য নমন্তি এব জীবন্তি সন্মুখ রীতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুমাং মনোভীর ইত্যাদি কথা আলোচনা করবে ব্রহ্মা বলছে আর কোনোদিন করবো না কান ধরছি যা করেছি করেছি আমি এই চারটে বুদ্ধি এক জায়গায় লাগিয়ে বলছি আমার বড় বড় বুদ্ধি আমার চারটে মাথা লোকে তো একটা মাথা থাকে আমার চারটে মাথা অনেক বেশি বুদ্ধি এই বুদ্ধি লাগিয়ে তোমাকে জানতে গেছি ভগবান আমি হেরে গেছি আমাকে ক্ষমা করো আমি ছেড়ে দিলাম তুমি আমাকে কৃপা করে বোঝাও তুমি কে কেমন বুঝে গেল কি বললাম তাহলে এই যে বুদ্ধির দ্বারা কখনই ভগবানকে জানা যাবে না মন বুদ্ধি চিত্ত অঙ্কার জড় অবস্থায় জানা যাবে না প্রথমেই আমাদের বলছে যদি জীবের হৃদয়ে ভক্তি জীবের হৃদয়ে যদি ভক্তিবৃত্তির উন্মেষ করিয়ে দিতে পারো তাহলে it's an very easy procedure খালি ভক্তিবৃত্তি জ্ঞানে প্রয়াস জ্ঞানের দ্বারা কি হবে ব্রহ্মা ব্রহ্মা অন্য জায়গায় বলেছেন আমি দশম স্কন্দ আলোচনায় বলবো সেখানে বলছেন আরুজ্য কৃচ্ছে না পরম পদম তথা পততি অধ অনাদৃত জুস্মাত অংগ্রহ কি বলছেন ব্রহ্মা বলছেন আমি অনেক কষ্ট করে উঠলাম যে এই জ্ঞানের দ্বারা চেষ্টা করে করে অনেক ওপরে উঠলাম জ্ঞানীগণ কি করে অনেক ওপরে ওঠে ব্রহ্মেতে লীন হয়ে যায় ব্রহ্ম সাজুর্য সেখানে ব্রহ্মা বলছেন আরুহ্য কৃচ্ছেন পরম পদম তত ব্রহ্মপদ প্রাপ্ত হয়েছে আরুহ্য কৃচ্ছেন পরম পদম তত পততি অধ ওয়াই কি জন্য পততে আবার পড়ে যায় পরম্পর প্রাপ্ত হয়েছে বলে দাবি করে আবার পড়ে যায় কেন বলছেন বলছেন অনাদৃত জুস্মত অংগ্রহ তোমার যে অপ্রাকৃত স্মরণোদ্দয় তার সেবাকে অবহেলা করেছে এটা আবার একটা কি সেই জন্য তাকে পরে যেতে হয়েছে ওপরে উঠে গেলাম আরুজ্য কৃচি অনেক কষ্ট করে অনেক যোগ তপস্যা আদি কত কিছু করে জ্ঞান আহরণ করে ওপরে উঠলাম নেতি নেতি নেতি এটা নয় এটা নয় এটা তৎ অতৎ তৎ অতৎ এই বিচার নিরসন করো ভক্তির দ্বারা অপ্রাকৃত জিনিস দেখো যেটা বোঝাতে গিয়ে আমি বলছিলাম না কারাদবি ভেতব্যম ভেদব্যম নাম বিষয় নাম অপি কত বিস্তৃত জায়গা ধরে একটা দার্শনিককে আলোচনা করতে হয় ভক্তি সমাজের অপ্রাকৃত দর্শনের আলোচনা কতটা এরিয়া নিয়ে তাহলে তোমাকে আকার দর্শন করলেও চলবে না নিরাকার দর্শন করে তোমাকে কি দর্শন করতে আত্মদর্শন চারিদিকে জীবাত্মা রয়েছে চারিদিকে সব জীবাত্মা কে মেয়ে ছেলে কে বলল কিসের অ্যাট্রাকশন তোমার কিন্তু মেয়ে ছেলে বেটা ছেলে দেখা যাচ্ছে না এই যে বড় হলো ডিজাইনগুলো ওই যে মডেলগুলো সব চেঞ্জ হয়ে যাবে এই জন্মে মায়ের মডেল পরের জন্মে বাবার মডেল হয়ে যাবে কোনো সময় বাঁদরের মডেল হয়ে যাবে <laughs> লাভ কিছু হবে না কাজেই বিচার বৈশিষ্ট্য এই যেটা বলতে গিয়ে বলতে হচ্ছে সর্ব এব সর্ব এব নিগ্রহ লক্ষণান্তা সমস্ত ভজনের প্রসিডিওরের first primary step primary primary স্টেপটা কি তোমাকে প্রথমেই মনের উপরে জয় প্রাপ্ত হতে হবে যদি তা না হতে পারো তাহলে তোমার সব বৃথা সে তুমি পঞ্চাশ বছর দীক্ষা নিয়ে থাকো চল্লিশ বছর নিয়ে থাকো পঁচিশ বছর অল ইউজলেস কোনো লাভ হলো না প্রথমেই তোমাকে মন জয় করতে হবে মন জয় কী করবে মন জয়ের জন্য আমাদের গৌরী মঠের যেসব পদ্ধতি আছে অত্যন্ত ইজি প্রভুপাদের কাছে অনেকে বলতেন প্রভুপাত এই ব্যক্তি তো বেশ কদিন হলো মঠে এসছে এখন ওকে কি <clears throat> এইসব সেবা অধিকার দেওয়া হবে প্রভুপাত এরকম কঠোরভাবে তাকাতেন আগে এইসব অপ্রাকৃত জগতের কথা ওকে শোভন ওর কানটা তৈরি হোক ঠিক এই ভাষা বলতেন আপনারা দাঁড়ান এত ব্যস্ত হবেন না আগে ওর কানটা তৈরি হোক বোঝা গেল ঠিক এই ভাষাটা বলতেন যে ভাষা বলতেন ওইটি আমি বলছি আগে ওর কানটা তৈরি হতে দিন তারপরে সব কথা বলবেন আগে বলবেন না কানটা তৈরি হওয়া মানে কি মা কানটা তৈরি হোক মানে কি অর্থাৎ তার ওরাল রিসিপশন তার যে কানটা যে সমনেন্দ্রীয়তা এটা ম্যাচুরিটি লাভ করে এমন একটা পর্যায়ে যাক যেটা অপ্রাকৃত শব্দব্রহ্ম উচ্চারণের সঙ্গে ক্যাচ করে নেবে যেমন তোমাদের অ্যান্টেনা থাকে অনেক দূরদর্শন থেকে শব্দ তরঙ্গগুলো ছেড়ে দেয় ওয়েব ওয়েব ওয়েবগুলো সেগুলো সব কি হয় কম্পিউটারে টিভিতে এগুলো সব আকর্ষণ করে অ্যান্টেনা থাকে থাকে তো সেরকম এই যে অ্যান্টেনাটা এটা কান এই অ্যান্টেনার দ্বারা যে শব্দ হয় সব ক্যাচ করে এগুলো যদি অপ্রাকৃত শব্দ শ্রবণের কথা প্রভুপাত বলছেন আপনারা দাঁড়ান এত ব্যস্ত হবেন না আগে ওই আগে ওর আগে ওর কানটা তৈরি হোক এর কথাটার মানে কি কানটা তৈরি হোক মানে হলো ওকে আগে শ্রবণ কীর্তন করার সুযোগ দিন ওকে শ্রবণ করান ও কীর্তন করুক তারপর দেখবেন আস্তে আস্তে কানটা এমন তৈরি হয়ে যাবে ভগবানের কথা যেখানে বাস্তব হবে সেটাও বুঝতে পারবে আর যেখানে চিঠিংবাজি চলছে হরিকথার নামে হরিক হরিভজনের নামে সেটাও বুঝতে পারবে এগুলো সব আমার কথা না অনেকে দুঃখ পাবে বহুপাত বলেছেন সব বহুপাত বলেছেন এগুলো একটাও আমার কথা যে বলবে সে আমার কাছে আসবে আমি দেখিয়ে দেবো বোঝা গেল বহুপাত বলছেন অপ্রাকৃত হরিভজন হরিকীর্তনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছে জগৎবাসীর জগৎবাসী তাদের কাছ থেকে বঞ্চিত হতে চায় তাই জন্য তারা ঠকে যাচ্ছে তারা যদি আসল জায়গায় যেতে চায় বলরামের কাছে প্রার্থনা করলে কাঁদলে বলরাম আসল জায়গায় দেখিয়ে দেবে ওখানে চিটিংবাজি হচ্ছে ওখানে যেও না এখানে আসল জিনিস এখানে যাও এটা বলরাম বলে দেবে বলরামের কাছে প্রার্থনা করতে হবে এগুলো সব প্রভুপাত অনেকবার বলেছেন অনেকে জিজ্ঞাসা করেছেন আচ্ছা ওখানে তো শোভন কীর্তন হচ্ছে আপনি আমাদের যেতে বারণ করছেন কেন কেন এই কথা বললেন ওখানেও তো হরিকীর্তন হরিকথা হরিকীর্তন হচ্ছে প্রপাতকে বলছেন একজন ভক্তরা বলছে ওখানে যাবেন না বলে কেন ওখানে তো কীর্তন হচ্ছে হরিকথা প্রপাত বলছে তাহলে বলছে তাহলে আমরা কোথায় যাব প্রপাত বলছেন ওখানে ওখানে নাম অপরাধ হচ্ছে ওখানে সংকীর্তন মনে হচ্ছে আপনার নাম অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ নাম অপরাধ বিভিন্ন হচ্ছে ওখানে যাবেন না তাহলে আমরা যাব কোথায় সমাজে কোনো একটা জায়গা তো দেখিয়ে দিন কোথায় যাব তাহলে বলে পৌপাত বলছেন কম করে যেখানে নাম অপরাধ কীর্তন হচ্ছে না নামাভাস হচ্ছে সেখানে গেলেও যেতে পারে না গেলেই ভালো না গেলেই ভালো যদি একান্ত কোথায় যাব বলেন চিৎকার যান বোঝা গেল নাম অপরাধ যেখানে হচ্ছে না অন্তত নামাভাস হচ্ছে সেখানে যান কিন্তু শুদ্ধ হরিনাম শুদ্ধ হরিকথা হচ্ছে এমন আটটা জায়গা তোমরা বেছে বার করো পৌপাদের কৃপাতে তাহলে খুব ভালো হয় তাহলে কি সুবিধা হবে বোকার মতো মূর্খের মতো সময় নষ্ট করে লাভ নেই অনন্তকাল যদি এরকম মূর্খের মতো শোভনকেতন কীর্তন চালিয়ে যায় কিছু বেনিফিট লাভ করা যাবে না কিচ্ছু হবে না বাস্তবিক জায়গায় কানটাকে পাততে হবে পৌপাতে কথা বলতেন কানটাকে পাততে হবে আসল জায়গায় যেখানে পাতলে পরে তোমাদের মঙ্গল হবে অপ্রাকৃত শব্দ ব্রহ্ম কানে যাবে নাচের ঘন্টা কিচ্ছু লাভ হবে না এগুলো আমাদের সিদ্ধান্ত নয় গুরুবর্গের পৌপাত পরমপূজা কেশব গোস্বী মা ভক্তিমিন ঠাকুর গুরুবর্গের এইসব সিদ্ধান্ত তাহলে মনটাকে জয় করার জন্য আমাদের কি প্রসিডিওর আজকে পেলাম অপ্রাকৃত শব্দব্রহ্ম যেখানে অনুশীলন হচ্ছে যেটা বলতে গিয়ে জড় শব্দ এবং অপ্রাকৃত শব্দ কিছু বললাম আমি পার্থক্যটা আমি বোঝাতে অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম যেটা সেটা উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই বস্তুটা উপস্থিত থাকে কেউ বুঝতে পারছে না আমার কথা অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম যখনই বেরোয় তার সঙ্গে সেই বস্তুটা উপস্থিত থাকে বোঝা গেল না কিছু যখন পরম পূজবাদ ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বী মহারাজ পরমাংশ গুরুদেব বলছে হা কৃষ্ণ যখন পরম মাধব গোস্বী মহারাজ বলছেন হা কৃষ্ণ এসব উদাহরণ দিয়ে বলবো আমি বানিয়ে বলবো না সব উদাহরণ দিয়ে মাধবেন্দ্র পরিবাদ বলছেন যখন শরীর ছাড়বে তখন বলছেন ওই দিন দেয়ার্দনাথ এই মথুরানাথ কদাবলকস্যহিদম তদলোক কাতরম এই যে কথাগুলো বলছেন মাধবেন্দু পরিপাদের এই কথার সঙ্গে সঙ্গে বৃন্দাবন মথুরানাথ উপস্থিত রয়েছে বোঝা গেল না আমার কথাটা তাহলে আমার কথাটা বলা বৃথা হয়ে গেল এখানে আম বলার সঙ্গে সঙ্গে আম নামক বস্তুটা নাই বা যদি থাকেও কিছুদিন রাখলে পরে পচে যাবে থাকবে না বোঝা গেল না কথাটা এই জড়জগতে যে শব্দগুলো ইউজ করা হয়েছে সেই শব্দগুলো যেই যেই বস্তুকে ডিনট করছে লক্ষ্য করছে সেই বস্তুগুলোর অস্তিত্ব চিরকাল থাকবে না আর যে শব্দের দ্বারা এই বস্তুটাকে ডিনট করা হচ্ছে লক্ষ্য করা হচ্ছে যে শব্দ এটাও হাওয়াতে ফু ফু করে উড়ে যাবে ওই ব্যক্তিটা মুখার্জিবাবু ধনী ব্যক্তি ধনী ব্যক্তি ফু করে উড়ে গেল আমি একটা ব্যক্তিকে চিনতাম সে হচ্ছে অত্যন্ত ধনী ব্যক্তি কোটি কোটি টাকার মালিক বউবাজারে বউবাজারে তার নাম হল সিরিজ ভাই সাইন্টিফিক লাইনে ব্যবসা করত হঠাৎ তার আটচল্লিশ বয়সে বয়সে কখন যে তার জন্ডিস হয়েছে সে জানে না আটচল্লিশ বছর বয়স কোটি কোটি টাকার মালিক সে জানতেই পারেনি কখন জন্ডিস হয়েছে গুজরাটি এবার জন্ডিস আসে বাঁচতে বাঁচতে বাঁচতে বাঁচতে সিরোসিস অব লিভার হয়ে গেছে হঠাৎ আমি গেছি আমি দুদিন আগে দেখা করে গেলাম তার সঙ্গে দেখা করতে গিয়ে দেখি মরে গেছে বলে কি বলে মরে গেছে ভালো মানুষ সে মরে গেছে বলে হ্যাঁ মরে গেছে এই জন্ডিস হয়েছিল বুঝতে পারিনি সিরোসিস অফ লেভার তাহলে বোঝা গেল যে মানুষটাকে আমি সিরোসি আমি সিরিজ বাই বলে ডাকতাম সেটা ফানুসের মতো ফুহ উড়ে গেল কোথায় গেল পাওয়া যাবে আর আর পাওয়া যাবে বাবা ঠাকুর দাদা দিদিমা সব উড়ে গেছে সেগুলো পাওয়া যাবে ফানুস যেমন হয় আমরা ছোটবেলায় কি করতাম একটা খড়ের বা স্ট্র একটা কিছু নিয়ে তার সাবানের জলের মধ্যে এরম নিয়ে ফু করে সেখানে কি বুধবুধ করে উঠতো উঠে কিছু কিছু সব বাতাসে ফেটে যাচ্ছে সেরকম এই মানুষগুলো ভাগবতে উদাহরণ দেওয়া আছে এগারো এগারো স্কন্ধে সুন্দর দশম স্কন্ধে সাতাশিস চ্যাপ্টারে সুন্দর বলা হয়েছে সেখানে বুধবুতের মতো ফেটে যাবে থাকবে না কেউ কাজে অভিমান ত্যাগ করে আমাদের হরিকথা শোভনের কথা বলা হয়েছে অভিমান থাকাকালীন অবস্থা হয় না সেখানে আলোচনা প্রসঙ্গে যেটা বলছিলাম সেটা কি বলছিলাম কি বলছিলাম এক্ষুনি অপ্রাকৃত শব্দব্রহ্ম সেরকম ধরনের বস্তু নয় প্রাকৃত শব্দ প্রাকৃত শব্দ যেটা হয় সেই শব্দটা যে বস্তুর জন্য ব্যবহার করেছিলাম সেই বস্তুটাও চিরকাল অস্তিত্ব থাকে না আর এই শব্দটাও ভূতাকাশে বিলীন হয়ে যায় ভূতাকাশ এটা বলে ভূতাকাশ আর যে অপ্রাকৃত শব্দ যেটা আমার সঙ্গে যদি অ্যান্টেনা আমার সঙ্গে যদি অ্যান্টেনার মাধ্যমে ছিল ভক্তি পরিবেশের মাঝে কানেকশান না থাকে তা আজকে আমি আসনে বসে আজে বাজে কিছু কথা উচ্চারণ করব। বোঝা গেল কি বললাম বন্দে যেই বলা হলো গুরু বৈষ্ণবের সঙ্গে কানেকশান হয়ে যাচ্ছে হরিনাম করার সময় এবার অ্যান্টেনার মাধ্যমে সে কথাগুলো আসছে সেটা বলা হচ্ছে বোঝা গেল যে বাস্তবিক ভাগবত বক্তা সে কখনই অভিমান করে বলবে না আমি ভাগবত কথা বলি যদি সে বলে তার মতো পশু আর নেই ভাগবত কথা বলা যায় না উদিত হয় নাম এমনও উদিত হয় হ্যাঁ ভক্ত গীত সামে নামও এমন উদিত হয় ভক্তিময় ঠাকুর কীর্তনে বলছেন নামকে তুমি জোর করে আনতে পারবে না তুমি এমন আচরণ করো এমন ভজন করো এমন চরিত্র তোমার স্বভাব থাক ভগবানের সেবার প্রতি তোমার এত অ্যাটেনশন থাক এত আকর্ষণ থাক তোমার জিভায় অটোমেটিক নাম উচ্চারিত হবে নামকে জোর করে আনতে পারবে না নাম উচ্চারিত হবে এইসব রসামৃত সিন্ধু বৃহৎভাবে অনেক শ্লোক আছে আমি কোন আলোচনা এক মাস আমার কাছে মনে হয় ফুঁ দিয়ে উড়ে গেল এক মাস আলোচনা করে আমি যেখানেই আলোচনা করে আমার মনে হয় আমি দুঃখের সঙ্গে চলে যাই কিচ্ছু বলতে পারলাম না আমাকে ক্ষমা করবে কি বলবো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উদাহরণ আছে এগুলো বুঝলে তথাপি যতটুকু আপনাদের অনুভবের বিষয় হয় ততটুকুই আমার কৃপালাভ হবে গুরুবর্গের কাছে সেখানে বলা হচ্ছে প্রাকৃত শব্দ আর প্রাকৃত শব্দ যেটাকে নির্ণয় করছে সে সব শেষ হয়ে যাবে কিন্তু অপ্রাকৃত শব্দ তা নয় বোঝা গেল আমি কি বললাম অপ্রাকৃত শব্দব্রহ্ম তা নয় অপ্রাকৃত শব্দব্রহ্ম যে যে মাধবেন্দু বা হা বৃন্দাবন বলে চিৎকার করছেন এই বলবার সঙ্গে সঙ্গে বৃন্দাবন সেখানে উপস্থিত আছে হা কৃষ্ণ বলার সঙ্গে কৃষ্ণ উপস্থিত আছে একটা ঘটনা বলি বোঝা যাবে ঘটনাগুলো বললে আরও বেশি বুঝতে পারে পরম পুঁজিবাদ ভক্তিযুদ্ধ মাধব গোস্বী মহারাজ তিনি আসামে প্রচারে গেছেন আসামে প্রচারে গিয়ে তিনি প্রচুর প্রচার এইসব অপ্রাকৃত বৈষ্ণবগণ আমাদের প্রতি কত করুণা করেছেন এটা যদি বস্তু অনুভব করেন তাহলে কেঁদে চোখ চোখের জলে ভাসাবেন অপ্রাকৃত গুরু বৈষ্ণব তোমরা দুঃখ করছ অপ্রাকৃত বৈষ্ণবগণ কীরকমভাবে সেবা প্রচার করেছেন সেগুলো জানলে এখন তো আমরা বাড়া পাতে বসে খাচ্ছি যেসব আসামেতে জলা জঙ্গলে কেউ যেত না সেখানে পরবী মাধব গোস্বী মহারাজ যেতেন শ্রী ভক্তিবল্লভ তীর্থ গোস্বী মহারাজ কৃষ্ণবল্লভ ব্রহ্মচারী গুরুদেবের সঙ্গে যেতেন ভয় পেয়ে যেতেন গুরুদেব এখানে কোথায় থাকবো তুমি তো প্রচারে এসছো ভগবানের প্রচার ভয় পাচ্ছ কেন যার সেবা করতে সে রক্ষা করবে গুরুদেব এখানে তো থাকারও জায়গা নেই কোথায় থাকবেন কেন এখানে বাঁশের মাচা আছে এখানে তুমি শোবে এইখানে আমি শোবো বাঁশের মাচা গরিব আসামি ব্যক্তি গরিব গরিব কিচ্ছু নেই তাদের ঘরে কোথায় থাকতে দেবে বামন গোস্বামী মহারাজের হয়েছে গরিব ব্যক্তির বাড়িতে প্রচারে গেছেন গিয়ে রাত্রিবেলা তুমুল বৃষ্টি বিরাট ঝড় জল জল পড়ছে ছাতা নিয়ে বসে রয়েছে বিশ্রামতে ঘুম নেই ঘুম পুম নেই ছাতা নিয়ে সকালবেলা সেবা করছে এটা যেন ওদের বলো না ওরা দুঃখ পাবে কষ্ট পাবে এই রকম বৈষ্ণবদের মনে হয় তার চরণটা নিয়ে আমি চিরকাল যদি হৃদয়ে রাখতে পারি এইটি আমার বেনিফিট কত গরিব ব্যক্তির বাড়িতে বলে গুরুদেব কি আর আমার বাড়িতে আসবে এত গরিব আমি সারাদিনে কোনো খাওয়া জোগাড় করতে পারি না গুরুদেবের আবির্ভাবের তিথিতে বামন গোস্বীমা সেবককে বলছে কালকে আমরা একটা জায়গায় পালিয়ে যাব। কোথায় যাবেন গুরুদেব সেটা এখন বলবো না চুপচাপ থাক কোথায় যাবেন বলতে হবে গাড়ি ফাড়ি ঠিক কিচ্ছু করতে হবে না ট্রেন রয়েছে এই এগারো নম্বর গাড়ি রয়েছে এগারো নম্বর গাড়ি করে যাব বাস রয়েছে ট্যাক্সি রয়েছে সেই যাব কোথায় যাব বলবি না কাউকে চুপচাপ সকালবেলা ওরা ওঠার আগে বেরিয়ে যাবো আমরা হ্যাঁ ওটা বেরিয়ে গেছেন গিয়ে কোন জায়গায় যাচ্ছেন সেবা বুঝতে পারছে না বাস ধরেছেন ট্যাক্সি ধরেছেন ট্রেন ধরেছেন গিয়ে একটা গ্রামে নেমে পড়লেন নেমে পড়ে বলে চল কোথায় যাবো ও চল না তুই বলে সেখানে যাচ্ছেন সেইখানে দেখা যায় সাড়ে এগারোটা বারোটার সময় একটা গরিব শিষ্য শিষ্যা সেখানে গুরুদেবকে কোনো মতে একটু কষ্ট করে ভোগ লাগিয়েছে দেখে বাইরে ঘন্টা বাজছে আর চিন্তা করছে গুরুদেব কি আমার কাছে আর আসবে কি কোনোদিন খাবে কোনোদিনই আসবে না আমার ইচ্ছা পূর্ণ হবে না ওখান থেকে ঘন্টা বাজেছে ভক ভজ ভকত বৎসল করছে সেই সব দিকে ভূত দেখছে দেখে গুরুদেব আসছে শিষ্যের সঙ্গে বল বলে কি রে বাবা গুরুদেব আসছে সাক্ষাৎ এসে বললে আজকে তোমার বাড়িতে এলাম ভালো করে খাওয়ার ব্যবস্থা করে হিসে কুটি বাটি অন্তর্যামী গুরুদেব কার আকর্ষণ আছে আমাদের জগন্নাথ প্রভু বলে একজন আছে আপনাদের এই গুরু ভাই সেটা বামন গোস্বী মহারাজ বিহারে চিত্তরঞ্জনে বাড়ি খুব ভালোবাসেন আমাকে তার বাড়িতে এরম ভাই গেছেন ঠিক এরম ভুতুরে কারবার তিনি বাড়িতে নেই হঠাৎ চলে গেছে বলে জগন্নাথ বাবু বলছে মন্ত্রের দ্বারা এরম ছু বলে তালা খুলে নিল দেব ঘরে বসে রয়েছে গুরুদেব কিভাবে খুলল বলছে গুরুদেবকে বললাম গুরুদেব আপনি তালাটা কি করে খুললেন বলে তোকে বলবো তোকে কখনোই বলবো না বলে বসে রয়েছেন তারপরে গিয়ে বলছেন গুরুদেব একদিন গেছেন সেখানে অলরেডি ও খেতে বসেছে রুটি খেতে এরকম ডালে ডুবিয়ে খাচ্ছে হঠাৎ গুরুদেবকে দেখে খাওয়া ভাব এ লাফিয়ে উঠে পড়েছে তুই খাওয়া ফেলে উঠলি কেন গুরুদেব আপনি এসছেন আমি মুখে দিইনি সবে এরকম নিয়ে এরম করবে গুরুদেব আর ডাকছেন জগন্নাথ আরে গুরুদেব কোথা থেকে এলো আমি অপ্রাকৃত শব্দগুলো অনুভব করাবার জন্য বলছি কথাগুলো হঠাৎ দেখা গেল গুরুদেব গুরুজি আমার বড় খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দে গুরুদেব আপনি পনেরোটা মিনিট আধ ঘন্টা আধ ঘন্টা না এক্ষুনি খেতে দে আমি খিদে পেয়েছি জোরে আধ ঘন্টা একটু হাত পাটা ধুন না সর্বত আমি হাত পাটা এক্ষুনি খেতে দে আমাকে বলে আপনি কি খেতে দেবো এ দু মিনিট বসুন আপনি বলে যাই হোক গুরুদেব বারবার বলছে হাত পা ধুয়ে এবার বসেছে খেতে কে ওর মধ্যে আমাদের প্রভু এই যে এ ছিল নিসিংহানন্দ তাড়াতাড়ি করে দু চার পথ করে নিয়ে এত সে সেবাতে ব্যস্ত ওই পনেরো মিনিট আধ ঘন্টার মধ্যে করে নিয়েছে এত তার চটপট করে এবার খেতে দিয়ে গুরুদেব আজকে যা কোনো মতে আপনি খান খিদে পেয়েছেন বলেছেন কোনো মতে এইটুকু খান পরে আমরা দেখছি আবার কি করব আর আপনাকে তো পারলাম না খেতে আমার খিদে পেয়েছে যা বলেছি তাই দে খেতে বসে বলছে ওটা কোথায় একটা জিনিস তো পরেনি বল কোন জিনিস সবই তো দিয়েছি বল না একটা জিনিস পরেনি কোনটা বলছিস কোনটা বলছেন আপনি বলে একটা জিনিস পরেনি দেখ তোর ঘরে আছে ওটা আমাকে দিসনি ও বারবার চিন্তা করি কী দিইনি পরে হঠাৎ মাথা দিয়ে ও আ ভগবান আমি ফ্যানের সঙ্গে ওই যে এটা আছে মার দিয়ে একটা করে না হ্যাঁ ডাল না একটা জিনিস আছে ওই কি সুন্দর ওটা জিনিস ওটা ভাতের মার দিতে হয় আমিও খেয়েছি ওটা সুন্দর লাগে না না একটা আছে ওইটাকে করেছে ও তখন কেঁদে ফেলেছে গুরুদেব আপনাকে এটা দেয়া যায় ভাতের মার দিয়ে এটা বলে ওটা না হলে আমি খাবো না এই বসে বললাম আমি খাবো না আমাকে ওটা দিবিতে খাবো কি করে এখন ওইটা এনে দিতে হলো একে বলে গুরুদেব একে বলে বৈষ্ণব কোনো বস্তুর প্রিয় হয় না তারা তারা হয় প্রীতি ভালোবাসার কাঙ্গাল ভগবান যা ভগবানের ভক্তরাও তাই কিন্তু লোকে জানে না তো অপ্রাকৃত শব্দ বলতে গিয়ে এগুলো সব বলতে হলো যে দেখা গেছে বৈষ্ণবরা যখন আক্ষেপ করে বলে হা বৃন্দাবন মাধবেন্দু পরিবার বলছেন ওই দিন নাথ মথুরা মথুরানাথ কদা অবলা কাশে হৃদয়ং তদলোক কাতরম এর মানে বুঝবেন না যে মাধবেন্দু পরিবার ডাকছে হা মথুরানাথ মথুরা তো অনেক দূর মথুরা তো ট্রেনের টিকিট কেটে যেতে হয় আবার সেখানে গিয়ে মথুরানাথ সে তো আরও দূর আমাদের ব্রজবাসীদের সুন্দর কীর্তন আছে এখানে ব্রজবাসীরা গায় এটা এখানে কারোর গাওয়ার অধিকার নেই ব্রজবাসীরাই গায় এটা বোঝবাসীদের কাজ দেয় ওরা গায় বাড়ে দূর নাগরী গোকুল নাগরী এগুলো আমি সুর করে গাইতে চাই না ওরা সহজে হয়ে যাবে ওরা আমার দেখে দেখে গাইতে আরম্ভ করবে আমি যদিও গাই মনে মনে বারে দূর নাগরী গোকুল নাগরী এসব গায় ব্রজবাসীরা সত্যি কথা এর মধ্যে সিদ্ধান্ত আছে কিন্তু হলে কি হবে মাধবেন্দ্র পরিবারের কাছে কি বৃন্দাবন দূরে বৃন্দাবন তো কাছে সঙ্গে সঙ্গে সঙ্গেই রয়েছে তো এইভাবে আমার বলার বক্তব্য হলো যেখানে বাস্তবিক ভাগবত কথা কীর্তন হবে সেখানে ভগবান তার পার্শ্বদ সমেত সেখানে উপস্থিত থাকবেন গুরুবর্গ সেখানে থাকবেন সে কথা শোভন পরেই শোভনের পরেই আপনাদের some sort of reaction should be there you can feel অনুভব করতে পারেন একটা রিয়াকশন হলো এবং অনুভব করবেন কি শুনলাম তখনই মনে করবেন অপ্রাকৃত শব্দের অনুশীলন হয়েছে কিন্তু মা একদিন শুনলে হবে না পর পর সমস্ত কাজ ফেলে রেখে এইসব শোভন করতে হবে তাহলে আপনারা অপ্রাকৃত জগতে যেতে পারবেন খালি এই এই তাহলে সমস্ত ভজনের মূলেতে আমি দশম স্কন্ধ থেকে একটাই সিদ্ধান্ত বললাম সমস্ত সাদ্দেশ এইটা সিদ্ধান্ত হলো সর্ব এব মন নিগ্রহ লক্ষণান্তা সমস্ত ভজনের যত প্রসিডিওর ফার্স্ট অফ অল তোমাকে মনের কাছে জয়প্রাপ্ত হতে হবে মনকে জয় না করলে পরে কোনোদিন সে ভজন করতে পারবে না মনের ভেতরে জড় বিষয় গজগজ করছে টাকা পয়সা প্রতিষ্ঠা সে করে নেবে কাজ কাঁচকলা কিচ্ছু হতে পারে না তো আমি তো কিছুই বলতে পারলাম না আটটা বেজে গেল কিছুই তো বলতে পারলাম তিন চার ঘন্টা তো বৃন্দাবনে অনেক বলতে বলতে দেখে সন্দেহ আমার মনেই থাকে না কিছুই বলতে পারলাম না আপনারা আমাকে ক্ষমা করবেন ভাগবতের মহিমা শুরু করব ইচ্ছা আছে একটু শুরু করে দিই পাঁচ মিনিট না দেরি হবে এটি ভালো আরতি তো সেখানে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের অনন্ত মহিমা ভগবান বলতে পারেন না স্বয়ং আমি জীব কোন ছাড় আমার মতো ক্ষুদ্র জীব কোন ছাড় তথাপি আলোচনার সুযোগ আপনারা দিয়েছেন বৈষ্ণব কৃপা করেছেন যেখানেই দেখবেন বৈষ্ণব ডেকে আমাকে হরিকতা সুযোগ দেবেন তার চরণোদ্দয় আমার মাথায় থাকবে কারণ তিনি আমার ওপর কৃপা বর্ষণ করলেন যিনি বক্তা তিনি সবসময় শ্রোতাদের ওপর কৃতজ্ঞ থাকেন এটা হচ্ছে বক্তার লক্ষণ বাস্তব অহংকারী যে বক্তা তে কখনোই সে হরি কথা বলতে পারে না বাস্তব বক্তা তার কথা আমি ভাগবতের প্রথম স্কন্ধ থেকে বলবো কিভাবে সুতদেব গোস্বামী কৃতজ্ঞতা স্বীকার করছেন সনকাদি ঋষির সামনে বাস্তব বক্তা তিনি কখনোই ভাবেন না আমি হরি কথা বলি তিনি বলেন বন্দনা করে বসেছি এই যে সত্যিমণ্ডলী এরা আমার উপর কৃপা বর্ষণ করেছেন তাদের চরণের ধরে আমার মাথার উপর পড়ুক এবং এর দ্বারা যে স্ফূর্তিপ্রাপ্ত হলে এবং হরি কীর্তন হরি কথার দ্বারা এই যে কীর্তন করছে কীর্তনের দ্বারা নিজে কীর্তন করছে তাদের তিনটে কাজ সম্পন্ন হচ্ছে তিনটে একটা হচ্ছে যে যখন কীর্তন করছে কীর্তন করার সঙ্গে সঙ্গে তার নিজের কীর্তন যে হরি কথা বলছে সেটা নিজের কানে যাচ্ছে নিজে যে কীর্তন করছে সে নিজের কানে আগে যাচ্ছে যাচ্ছে তো আত্মার সঙ্গে সঙ্গে যে হরিকথাও কীর্তন করছে সেটা যদি তার ভাবনায় না থাকে স্মরণে না থাকে কি করে বলছে হরিকথা বলবার সময় আপনার নেট ভজন হয় কনক্রিট অন্য অন্য ভজন করবার সময় তোমার ভজনে গাফিলতি হতে পারে বোঝা গেল কি বললাম খুব অ্যাটেনশন দিয়ে কথাটা বিজ্ঞান ভিত্তিক সাইন্টিফিক কথা যদি কোনো অন্য ভজনের পদ্ধতি তুমি করে থাকো তার মধ্যে তোমার ভজনে ভেজাল ঢুকতে পারে ভজনে ভেজাল কিন্তু যিনি বাস্তব হরিকীর্তন করছেন তার মধ্যে কোনো ভেজাল ঢুকতে পারে না সেই বাস্তব হরিকীর্তন করছেন কীর্তন করতে গেলে তার স্মরণে কি বলছি আমি এটা তো স্মৃতিতে থাকবে আর যা বলছেন সে উচ্চারণ করতে হচ্ছে শব্দব্রহ্ম তার সঙ্গে সঙ্গে নিজের কানেও যাচ্ছে তাহলে শ্রবণ কীর্তন আর স্মরণ তিনটে যুগপথ সাইমুলটেনিয়াসলি একবারে হয়ে যাচ্ছে হচ্ছে কি না কাজে শ্রবণ কীর্তন স্মরণ এটা যোগপদ একইভাবে বাঁধা এটাকে যদি অনুভব করো তাহলে জয়যুক্ত হবে যারা শ্রোতা তাদের চরণ বন্দনা করেছেন কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমরা তাদেরই কুকুর আমরা মনে করি গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট বুঝি কুকুর নিজেকে রূপগোস্বাইবাদ কি বলেছেন কালকে উচ্চারণ করব। অবাক হয়ে যাবেন কেঁদে ফেলবেন রূপগোস্বাইবাদ কি বলছেন ভগবানের সামনে যে লিখতে গিয়ে আমি অযোগ্য অপদার্থ হ্যাঁ বক আমি আমি ভগবানের কথা উচ্চারণ হায় হ্যাঁ আমার লজ্জা হওয়া উচিত এইভাবে রূপ পাদ বলছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই বলছেন পুরুষের কিচ হইতে মুইছে লঘুষ্ট আমি রোজই ভাগবত কথার সঙ্গে সঙ্গে গৌরীয় দর্শনের কথাগুলো একটু আপনাদের মেডিসিন দেবো ইঞ্জেকশন স্লো স্লো পয়জন দেয় আর স্লো অমৃত দেবো এগুলোকে একবারে দিলে হজম করতে পারবেন না রোজ গৌরীয় দর্শনে এসবগুলো সেখানে কৃষ্ণদাস কবিরাজ বলছেন সকল শ্রোতার করি চরণ বন্দন করছেন না যারা শ্রবণ করবে তাদের চরণ বন্দনা করি কোথা থেকে এইসব বুদ্ধিগুলো হলো এটা এসছে বাস্তবিক কৃপা থেকে যে বাস্তবিক তৃণাদেবী ভাব লাভ করেছে তার মুখেই অপ্রাকৃত কথা কীর্তন হবে বাজারে যত ভালো কথাই বলুক সেই কথা মনোরঞ্জন হবে কিন্তু সিদ্ধান্তের কথা হবে না সেখানে ভুল থাকবে কিছু সিদ্ধান্ত ঠিক থাকতে ভুল কিন্তু লোকে ওইখানেই দৌড়াবে লোকের কপাল মন্ধ যাই হোক আমি আজকে এই কথা বলে সমাপ্ত করব যে এই অপ্রাকৃত জগতের যে ভাগবত কথা মৃত সেই শ্রবণের যোগ্যতা কীরকম তার বিচার বক্তার যোগ্যতা কি শ্রোতা কীরকম হয় কোন পরিবেশে এসব কথা হয় এই কথাটা কি এইসব অ্যাক্সিমটম আমি কিছু পর্যালোচনা করব আসছে দু একদিনের মধ্যে তার মধ্যে একটা কথা বলতে বাধ্য হচ্ছি ভাগবতের দুরকম মহিমা আমি আলোচনা করব খুব অল্প অল্প সময়ে দেখা যায় ভাগবতের পদ্মপুরাণ উক্ত মহিমা এটা বাজারে বেশি চলে কিন্তু আমার কাছে গুরুবর্গের আদেশ হয়েছে বাবা কখনো কখনো আলোচনা করতে গিয়ে স্কন্দপুরাণের এই যে ভাগবত মহিমা এটাও বেশি করে করবে কারণ এই পরম্পরাটা নষ্ট হয়ে যাচ্ছে কেউ করে না সবাই ও গোকর্ণের উপাখ্যান এটা তো করতেই হবে এরও অনেক সিদ্ধান্ত এক এক দিনে দু পা সাত দিন যদি দাও তাহলে ভাগবতের মহিমা আমার শেষ হবে না করতে থাকে তার লজ্জা লাগবে কিন্তু তথাপি আমি কি করব আপনাদের কাছে আগে অনুমতি চাইছি ভাগবত স্কন্দপুরাণ উক্ত মহিমা প্রথমে ইন্ট্রোডাকশন হিসেবে আগে বলবো অনেক কিছু আপনারা যেটা স্কন্দপুরাণ উক্ত মহিমাতে সিদ্ধান্ত জানেন না সেগুলো এখানে আসবে সেগুলো আজকে বলবার আমি টাইম পেলাম না কালকে অবশ্যই ইচ্ছা রইল কাল থেকে আমি আজকে তো ইন্ট্রোডাক্টারি স্পিচ হলো আজকে কিছুই বলতে পারলাম না তিন ঘন্টা কিছুই নয় তিন ঘন্টা কপ্পুরের মতো উড়ে যায় আজকে যদি মহারাজ বলেন আরতির সময় আজকে এই পর্যন্ত থাক আজকে এখানে এই পর্যন্ত থাক আরতি করো কাল থেকে আপনারা যথাযোগ্য সময় আসবেন আর সকালে ইচ্ছা রইল গৌরীয় দর্শনের ওপর কিছু আলোচনা সকালে কি আলোচনা হবে সকালে চৈতন্য মহাপুর শিক্ষার ওপর গৌরীয় দর্শনের আলোককে কিছু সিদ্ধান্ত আলোচনা করা হবে অ্যাট দ্য সেম টাইম আমি ওই পাঁচ সাত দিনের মধ্যে খুব শীঘ্রই আমি ধরে ফেলব পূর্ণিমা পূর্ণিমা আসছে পূর্ণিমার দিন থেকে পূর্ণিমার যদি পরের দিন সকালবেলা স্পর্শ থেকে থাকে তাহলে দামোদর স্টকমের ব্যাখ্যা সত্যব্রত মুনির শিল বামন গোস্বী মহারাজ বলতেন শিল কেশব গোস্বী মহারাজ বলতেন খালি আপনারা আমাকে সময় দেবেন আমি অর্থ করি টাকা পয়সা আপনাদের প্রতিষ্ঠা কিচ্ছু চাই না খালি আপনাদের কৃপা চাই সেই জন্য সকালেও যথাযোগ্য সময়ে বসবেন তাহলে ইচ্ছা রইল বাকি ভগবানের ইচ্ছা এই জিহ্বা স্ফূর্তি করাবেন কেমন বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনে ভবিষ্যৎ বিহন্ম